তৌফিক দান করেন রাসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ রাব্বুর আলমিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন যেই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তির মঙ্গল চান সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুহান আমি প্রায় কথা বলে থাকি আমরা এই মাহফিলটা করছি আমরা এসেছি এমন একটা সময় আমরা দুনিয়াতে এসে শুনি আমাদের নবীজি চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে আমরা মক্কা মদিনাও অনেকে দেখি নাই কোরআন নাজিল হলো কোথায় তাও অনেকের জানা নেই এই চোদ্দশো বছর পরে আমরা যারা দুনিয়াতে আসলাম এসে দেখি পৃথিবীতে ইসলাম কয়েক রকম চলে একদিকে আল্লাহর দেওয়া ইসলাম আল্লাহর দেওয়া দিন আর একদিকে মানুষের দেওয়া দিন চলে মানুষের তৈরি করা দিন দিন ইসলামের যুগে যুগে ক্ষতি করেছে কয় প্রকার মানুষেরা দুই প্রকার কয় প্রকার আলী রাজি আল্লাহ আনহু একটা কবিতা খুব সুন্দর করে বলেছেন এই কবিতাটা আছে মাদ্রাসায় পড়ানো হয় তালিমুল মুতালিম নামক একটা কিতাব সেই কিতাবে আছে ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুকু যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা কয় প্রকার এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী আর এক প্রকার হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পা চাটা এক শ্রেণীর আলেম সমাজ এক শ্রেণীর আলেম সব আলেম না বলে এজন্য হক আলেমদেরকে চিনতে হবে তাদের সঙ্গে থাকতে হবে ভণ্ডদেরকেও চিনতে হবে এদের থেকে দূরে থাকতে হবে শাসক গোষ্ঠী কেমনে ইসলামের ক্ষতি করলো ভূমিকা স্বরূপ আমি আবারও তাজা করে দিচ্ছি আগে এগুলো আলোচনা করেছি হয়তো এখানে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে যেরকম ভাবে চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চক্ষু যত ভালো হোক না কেন কিছুই সে দেখতে পারবে না যদি চোখের সামনে কোনো আলো না থাকে ঠিক কিনা এখন আমাদের চোখ সবার ভালো আছে বাতিটা নিভে যাক দেখি কেমনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু ভাইজান আপনার চক্ষু যত ভালো থাকুক না কেন চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন চোখ দিয়ে দেখার জন্য শর্ত হচ্ছে চোখের সামনে আলো থাকতে হবে আলো সূর্যের আলো চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না ঠিক ভাইজান তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন দিলের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এই বিবেক বুদ্ধির চক্ষুটা দিয়েছেন আল্লাহর কালামকে বুঝার জন্য আল্লাহর সৃষ্টিকে গবেষণা করে আল্লাহকে চিনার জন্য আল্লাহর হুকুমগুলোকে বুঝে সেগুলো মানার জন্য কিন্তু ভাই যান তোমার বিবেক আর জ্ঞান যত বেশি থাকুক না কেন যদি তোমার বিবেক বুদ্ধি আর ওই জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকে তোমার ওই জ্ঞান চোখ দিয়েও আল্লাহকে দেখতে পারবে না বুঝতে পারবে না ওই জ্ঞান চোখের সামনে যে আলোর প্রয়োজন ওই আলো তোমার সূর্যের আলোতে চলবে না চাঁদের আলোতে চলবে না বিদ্যুতের আলোতে চলবে না ওই জ্ঞান চোখের জন্য যে আলোর প্রয়োজন সেই আলোটা হচ্ছে আল কোরআনুল করিম জোরে বলুন কোরআন বলছে আল্লাহ রাব্বুর আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আলো এসেছে এবং স্পষ্ট বয়ানকারী কিতাব এসে গেছে এই আলো যদি তোমরা জীবনে ফলো করো এই আলো যদি জীবনে বাস্তবায়ন করো তোমাদের সমাজে কোন রকম অন্ধকার থাকবে না জয় বলুন অন্ধকার দুই রকম এক প্রকার অন্ধকার হচ্ছে শাসক গোষ্ঠীর তৈরি করা আর এক প্রকার অন্ধকার হচ্ছে একদল আলেমদের তৈরি করা শাসক গোষ্ঠীর তৈরি করা হচ্ছে আল্লাহর বিধানকে বাতিল করে অন্ধকার তৈরি করা চুরি ডাকাতি ছিনতাই নারী ধর্ষণ মদ পান এই জাতীয় যতগুলো আছে সুদ ঘুষ এই সবগুলো তৈরি করেছে শাসক গোষ্ঠী আমি দেখাবো ইনশাল্লাহ আর একদিকে আলেমরা তৈরি করেছে একদল আলেম এরা তৈরি করেছে মাজার বিভিন্ন দরগা দুর্গা এটা আর একটা অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে আলো দিয়েছেন আলো আল্লাহ তালা বলছেন যদি আমার এই আলো তোমরা জ্বালাতে পারো তোমাদের এই অন্ধকারগুলো দূর হয়ে যাবে আপনি ভাইজান কোরআনকে জিজ্ঞেস করবেন যে কোরআন আমরা চোরের জ্বালায় দরজা বন্ধ করে ঘুমাইতে হয় গরমের দিনে বড় কষ্ট পাই বলো তোমার কাছে এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি কোরআনুল করিম বলবে হাছে আল্লাহ রাব্বুর আলমিন বলেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যে হোক না কেন চুরি করে ধরা পড়লে ওর হাতটা কেটে ফেলে দাও আইনটা দিলেন কে এই আইন যদি বাস্তবায়ন হতো চোর যদি জানতো যে ধরা পড়লে হাত আর রক্ষা হবে না কেউ রক্ষা করতে পারবে না তাহলে কি চোরে আর চুরি করত আল্লাহর আইনটাকে বাতিল করে দিল ও আমার ভাইয়েরা আল্লাহর আইন বাতিল করে দেওয়ার পরে এখন চোরদের কোনো ভয় নাই শাসক গোষ্ঠী আল্লাহর দেওয়া বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন আমাদেরকে মানতে বাধ্য করছে যে কারণে এখন চোরদের আর কোনো ভয় নাই চিন্তা করে চুরি করে ধরা পড়লে অসুবিধা নাই হাত তো আর কাটা যাবে না কিছুদিন জেল খাটবো নইলে জরিমানা লোক একটা থাপ্পড় মারবে এর বেশি কিচ্ছু না তাহলে চোরদেরকে চুরি করার সুযোগ করে দিল কে সরকার এর পরেও মনে রাখতে হবে চোরের হাত কাটার বিধানটা এমনি আসে নাই অনেকে আপনারাও চিন্তা করছেন যে হাতটা কাটলে লোকটা খাবে কি করে অভাবী মানুষ আরে অভাবীদের চোরের হাত কাটার কথা বলা হয়নি ইতিহাস পড়ুন এই আয়াত নাজির হল কখন আল্লাহর নবী মদিনার যখন রাষ্ট্র গঠন করলেন মানুষের যানমালের নিরাপত্তা আসলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হল এবারে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম বাইতুল মাল উদ্বোধন করার ঘোষণা করলেন আলামান তারাকা মাল ফালে আহলিহি এমন এক ঘোষণা যা দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন অর্থনীতিবিদ দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী দিতে পারে নাই কেয়ামত পর্যন্ত দিতে পারবে না আল্লাহর নবী সেদিন বললেন আলামান তারা কামালান ফালে আহলিহি আজকের থেকে যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা যায় ওই সম্পদটা তার ওয়ারিস সূত্রে গুণ পেয়ে যাবে আমি ভাগ বসাবো না কিন্তু জেনে রাখো অমান তারাকা দাইনান ও দয়ান যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় আজকের থেকে সেজন্য তার আর কোনো চুরি করতে হবে না না খেয়ে থাকতে হবে না আমি বাইতুল মালের দায়িত্বশীল হিসেবে ওই অসহায় স্ত্রী সন্তান আর ওই ঋণগ্রস্ত যত মানুষ আছে তাদের সব দায় দায়িত্ব আমার মাথায় তুলে নিলাম জোরে বলুন এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হলো জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই আমার ভাইয়েরা এরপরে আল্লাহর হুকুম চলে আসলো চুরি করলে এখন আর যে দু চোরের দরকার নাই জাকাতের ফান্ডের থেকে ওদেরকে ব্যবস্থা করা হবে এর পরেও যদি কেউ চুরি করে তাহলে বসতে হবে সে ক্ষুধার জন্য চুরি করে নাই অভাবের কারণে চুরি করে নাই বরং স্বভাবের কারণে চুরি করেছে ওর হাত আর রক্ষা করা যাবে না কাটতে হবে বোঝা গেল চোরের হাত কাটার বিধান কি এই গ্রামের পেঁয়াজ চোর তেল চোর লবণ চোর গরিব না খেয়ে থাকে এই কারণে চুরি করে এদের জন্য না অফিসে বসে বসে যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করে তাদের জন্য এইটা বুঝতে পেরেই ওরা চোরের হাত কাটার বিধানটাকে বাতিল করে ফেলেছে আমার ভাইয়েরা আমাদের দেশে নিয়ম আছে খুন যদি কেউ করে এরপরে রায় হয়ে যায় ফাঁসির হুকুম হয়ে যায় প্রেসিডেন্টের ক্ষমতা আছে মাফ করে দেওয়ার ঠিক কিনা এই যে কয়েকদিন আগে মাফ করলো এনে তোলপার শ্রী হলো আমার ভাইয়েরা আল্লাহর বিধান কারো পরিবর্তন করার ক্ষমতা নেই ইতিহাস পড়ুন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কা একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত মহিলা কোরাইশ বংশের মহিলা নামটাও আমাদের নবীজির ছোট মেয়ের নামে নাম ফাতেমা মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল এই মহিলার যদি হাত কাটা যায় গোটা কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে তাছাড়া মক্কা বিজয়ের পরের প্রথম ঘটনা ইতিহাস হয়ে থাকবে এজন্য সবাই আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য পরামর্শ করল যেন হাতটা কোন রকম কাটা না যায় সবাই চিন্তা করল নবীর কাছে কে এই কথাটা পৌঁছাবে আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ এই পালক পুত্রের আর একটা নাতি ছেলে ছিল নাতি ছিল আল্লাহ নবীর পালক নাতি নাম উসামা আল্লাহ নবী খুব ভালোবাসতেন সাহাবিরা তাকে ডাকতেন হেব্ব রসুল্লাহ আল্লাহ নবীর প্রিয় নাতি সবাই গিয়ে নাতিকে ধরলো তুমি আল্লাহ নবীর কানে কানে কথাটা বলবা আল্লাহর নবীর কানে গিয়ে ওসামা বিন জায়দ যখন কথাটা বললেন আল্লাহর নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল খোব্বা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়ে বললেন ও আমার উন্মতরা তোমরাও কি সেহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চক্রান্ত করছ ওদের মধ্যে বড় লোকেরা চুরি করলে হাত কাটত না আর গরিবরা করলে অন্যায় করলে বিচার করত জেনে রাখো আল্লাহর কসম করে বলছি অল্লাহি ইন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বললেন আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন আজকে যদি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম জয় বলুন আল্লাহ ইয়াহকুমু লা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তারা বিধান দিয়েছেন এই বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া এই বিধানকে পিছনে ফেলে দেওয়া এই বিধানকে পরিবর্তন করা এই বিধানকে অযোগ্য বলা এই বিধানকে বাতিল করার ক্ষমতা কারো নাই আছে যদি আল্লাহর বিধানকে কেউ বলে এই যুগে চলে না এটা বাতিল হয়ে গেছে এটা বর্বর আইন সে মুসলিম না কাফের আমার ভাইয়েরা আল্লাহর বিধানটাকে পরিবর্তন করল শুধু এ পর্যন্তই না মদ ইসলামে হালাল না হারাম করানে পরিষ্কার আছে আল্লাহ রাব্বুল বলছেন নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ হারাম কাজ নাপাক কাজ অমমিনরা যারা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর কালাম বিশ্বাস করো তোমরা এইগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকো হুকুম দিলেন কে আমাদের দেশের আইনে জানেন মদের যদি সরকারি লাইসেন্স করা থাকে তাহলে বৈধ মানে হালাল হালাল আর বিকি হালাল মানেই তো বৈধ আর হারাম মানে নিষিদ্ধ সরকারের খাতায় যদি মদের লাইসেন্স থাকে তাহলে কি হালাল আর লাইসেন্স না থাকলে কি তার মানে সরকারকে লাইসেন্স করে যদি পয়সা দাও ভাগ দাও তাহলে তোমার জন্য হালাল সরকার ভাগ না পাইলে তোমার জন্য হারাম ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলমিন সুদকে হারাম করেছেন কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম এরপরে আল্লাহ রাব্বুল আলমিন সুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সুরায় বাকারার দুইশো থেকে শুরু করে উনাশি পর্যন্ত আয়াতে লাস্টে গিয়ে আল্লাহ তারা বলছেন ইয়া আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم মুমিনিন হে ইমানদারগণ যারা আল্লাহকে ভয় করো যারা আল্লাহর প্রতি ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা জানতে পেরেছ সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন তখন তোমরা তোমাদের যত পাওনা সুদ আছে যত বকেয়া সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো কুন্তুম মমিনিন যদি তোমরা মমিন হয়ে থাকো যদি কি হয়ে থাকো সত্যিকার মমিন হয়ে থাকো আল্লাহর বিধান শোনা মাত্র এর থেকে সম্পূর্ণরূপে বর্জন করো বিরত থাকো যদি তোমরা সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ আল্লাহ তালা সুদকে হারাম করলেন আমাদের সরকারি নিয়ম হল সুদের যদি লাইসেন্স করা থাকে তাহলে হালাল মানে বৈধ আর লাইসেন্স করা না থাকলে গ্রামে দুই একজনে যে সুদে টাকা লাগায় দশ টাকা বিশ টাকা এটা সরকারের কাছে অবৈধ ধরাই দিলে পুলিশে ধরে নিয়ে যাবে কারণ সরকারের ভাগ দেয় না লাইসেন্স করে নাই আর যে লাইসেন্স করা হয় সরকারকে ভাগ দেওয়া হয় তাহলে জায়েজ হয়ে যায় যেই কারণে সোনালী ব্যাংকে Rupali bank Pubali bank Janata bank Krishi bank ভৌয়া ব্যাংক জনতা ব্যাংক যত সব কি এই কোনো ব্যাংক ভৌয়া ব্যাংক সব চলে কিসে সব সুদে চলে না তো সুদ জায়জ হলো কেমনে সরকার লাইসেন্স করে দিয়েছে এজন্য এটা হালাল আর লাইসেন্স না থাকলে কি হারাম আচ্ছা জেনাবে বিচার ইসলামে হালাল না হারাম আল্লাহ আকবর কোরআনে স্পষ্ট হয়ে পাচ্ছে ইন্নাহু কানা ফাহিশাতাহু ওয়া সাআ সাবিলা অমমিনেরা তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো অ যুবকেরা যুবতীরা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে পরিষ্কার করে বলেছেন খবরদার তোমরা জেনা বিচারের ধারে কাছেও যেও না এটা বড় বেহায়াপনা কাজ অশ্লীল কাজ হারাম কাজ জেনা হারাম করেছেন কে ও ভাই জানা আপনারা তো গ্রামে বসে জানেন কিনা জানি না বাংলাদেশে বহু পতিতালয় আছে বেশাপাড়া আছে সরকার তাদেরকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে ওই বেশাগুলোর নাম হলো যৌন কর্মী নাম কি ওদের জন্য হারাম তো নাই ওরা যৌন কর্মী কর্মী মাঠে গাছ কাজ করে না গার্মেন্টস কর্মী যৌন কর্মী ওরকমই কোথায় আছেন আল্লাহর কালাম আল্লাহ করলেন হারাম ওরা লাইসেন্স দিয়ে করলো হালাল আল্লাহ রাব্বুর আলমিন জেনার বিচারের বিচার কোরআনুল কারিমে দিয়েছেন কোরআনুল কারিম এরশাদ হচ্ছে কুল্লা ওয়াহিদিম জেনাকারী নিয়ার জেনাকারী মেয়ে লোকার পুরুষ যেই হোক না কেন যদি ওরা জেনা করে ধরে পড়ে ওদেরকে তোমরা জনসমক্ষে আনো ওদেরকে জনসমক্ষে একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে তো আরো সর্বনাশ করেছে আল্লাহর হক নষ্ট করেছে বান্দার হক নষ্ট করেছে কেমনে জেনার তারা সন্তান হলো সন্তানটা হলো আব্দুর রহমানের স্ত্রীর কিন্তু সন্তানটা আব্দুর রহমানের না জেনা করেছে তুরাবালি ওই তুরামালির জেনার দ্বারা আব্দুর রহমানের স্ত্রীর পেটে সন্তান হলো এখন আব্দুর রহমান মারা গেলে ওই জেনার দ্বারা যে সন্তান হলো সে সম্পত্তি পাবে কিনা সম্পত্তি পাবে কিনা সম্পত্তি পাবে একটা হারাম জলা তৈরি করলো আল্লাহ রাব্বুর আলমিন সেজন্য কোরআনে আল্লাহ তারা কঠোর বিধান দিয়েছেন এবারে যদি জেনাকার ব্যক্তি বিবাহিত ব্যক্তি জেনাকার জেনা কাজে লিপ্ত হয় আল্লাহ রব্বুল আলম হুকুম দিয়েছেন ওদেরকে জনসমক্ষে আনো এরপরে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডি গুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে এই আইন আছে দেশে যদি আপনি বাস্তবায়ন করেন কি হবে এই গ্রামে একটা জেনাকার ধরা পড়ল বিবাহিত আপনি আজকে মাহফিলে নিয়ে আসলেন মুফতি জসিমুদ্দিন রহমানি ফতুয়া দিল আর এই লোকটাই কার্যকর করলো পাথর ছুঁড়ে মারলো লোকটা মেরে ফেললে তার পরের দিন এই এলাকায় আপনারা থাকতে পারবেন পুলিশ আসবে র্যাব আসবে উল্লু আসবে ভল্লু আসবে তেলা পোকা উই পোকা সার পোকা সাংবাদিক সাংঘাতিক সব আসবে কিনা সব এসে আপনাকে ধরে নিয়ে যাবে পত্র পত্রিকায় প্রচার করবে বিশাল অন্যায় করেছে অথচ আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছে কি করেছে ও ভাইজান এই হুকুমগুলো যদি বাস্তবায়ন করা হতো এই সমাজে আর মেয়েদেরকে নিয়ে চিন্তা করা লাগতো এখন যদি গ্রামে কারো একটু মেয়ে সুন্দরী হয় ফাইভ পর্যন্ত পড়াইতে পারে না এর আগে বিয়ে দেওয়া লাগে ঠিক কিনা এলাকার কাউটবাট পার তার পিছনে লেগে যায় সন্ত্রাসী লেগে যায় ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে বিধান দিয়েছেন পর্দা করতে বলেছেন কোরআনে আল্লাহ তারা মেয়ে লোকদেরকে নির্দেশ করেছেন অ মেয়ে লোকেরা আজকে যারা ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পরে স্লোগান দাও দেহ আমার সিদ্ধান্ত আমার কি সুন্দর দেহ ওনার সিদ্ধান্ত ওনার দেহ মালিক কি তুমি নাকি দেহের মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হুকুম দিয়েছেন অকর্ণা ফি বুয়ুতি বুয়ুতিকুন্না ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার মেয়ে লোকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো পুরুষেরা বাইরে মাঠে ঘাটে কাজ করবে তোমরা ঘরে বসে কাজ করবে খবরদার তোমরা বেপর্দা বেহায়া পোনা উলঙ্গ পোনার মতো রাস্তাঘাটে বের হবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কেউ হুকুম করেছেন আপনার স্ত্রী মেয়েদেরকেও আপনি পর্দা করতে বলুন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে নেয় পর্দা ঝুলিয়ে দেয় অভাইজান পর্দার হুকুম দিয়েছেন কে ও মেয়ে লোকেরা পুরুষরা ভালো করে চিন্তা করো আল্লাহ তালা পর্দার বিধান দিয়েছেন আমার জাতি এই পর্দার হুকুমটাকেও বাতিল করে দিয়েছে পর্দা যদি করো তোমার মেয়েকে আর ইফটিজিং কেউ করবে না শীষ দেবে না আর শাড়ি ধরে টান দিবে না কারণ পর্দা করলে তার চেহারা দেখা যাবে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা ওদেরকে কেউ উত্তপ্ত করবে না কেউ কষ্ট দিবে না এজন্য আমি পর্দার বিধান দিয়েছি কিন্তু আমাদের জাতি সর্বোচ্চ আদালত থেকে রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না আপনি যদি আপনার মেয়েকে পর্দার জন্য বাধ্য করেন আর ওই মেয়ে যদি গিয়ে আদালতে মামলা করে আমার বাপ আমাকে পর্দা করতে বলে ও বাবাজি তুমি তোমার মেয়েকে যতই ডিম খাওয়াইছো আর মুরগি খাওয়াইছো তোমার হাতে কিন্তু হ্যান্ডকাপ লেগে তোমাকে জেলখানায় যেতে হবে ঠিক কিনা আল্লাহ বিধান দিয়েছেন পর্দা করার জন্য আল্লাহর বিধানটাকে আদালত থেকে বাতিল করে দিল ও আমার জাতি সবগুলো আমি কোরআনের থেকে বলছি এই কোরআনের বিধানগুলোকে যারা বাতিল করে দেয় তারা মুসলমান থাকবে নামাজ পড়লেও থাকবে শুক্রবারে নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে অবাইজান পরিষ্কার তারা মুসলমান থাকবে না এরা যদি মুসলমান হয় শয়তানে তাহলে এক নাম্বার মুসলমান ঠিক কিনা কারণ শয়তানে আল্লাহর হুকুম অমান্য করেছে কয়টা আর এরা কয়টা করছে খেয়াল করছেন আরো দেখাবো আরো আছে এইগুলো আলোচনা করতে গেলে আমার মূল আলোচনা সামনে থেকে যাবে নইলে আরো দেখাই দুই একটা দেখাই আরো আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে হুকুম করেছেন সম্পত্তি কেমনে বন্টন করতে হবে সৌরায় নেশা চার নম্বর সৌরা কোরআনের এগারো নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুর আমিন বলেন আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়াত করছেন হুকুম করছেন বিধান দিচ্ছেন ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে কে বিধান দিচ্ছেন আল্লাহ নিজে বিধান দিয়েছেন কোন নবীর দায়িত্বে ছাড়েন নাই কোন মুফতি সাহেবের দায়িত্বে ছাড়েন নাই কোন আলেমের দায়িত্বে ছাড়েন নাই সরাসরি আল্লাহ তারা বলছেন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার জাতি বলল না না এই আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছে নারীদের অধিকার হরণ করেছে পর্দার বিধান দিয়ে নারীদের অধিকার হরণ করেছে অমুসলমানরা খুব ভালো করে চিন্তা করে দেখো এইরকম যদি কেউ কথা বলে সে কার ভুল ধরলো আল্লাহর ভুল ধরলে সে মুসলমান থাকবে ইবলিসের ঘটনা তো এটি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আদমকেও বলেছিলেন তুমি জান্নাতে যেথায় মনে চায় সেথায় ঘুরো যা মনে চায় তা খাও কিন্তু খবর দ্বারাই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না এইটার কাছে যদি যাও এইটা যদি খাও তাহলে কিন্তু জালেম হইয়া যাইবা আদম আল্লাহর হুকুমটাকে রক্ষা করতে পারলো না ওই ফল খাইল খাওয়ার পরে কি আল্লাহ তালা তাকে কাফের বলেছেন না আল্লাহ তারা জিজ্ঞেস করলে আদম কেন তুমি এই কাজটা করলাম আদম আলাহিসাম কোন যুক্তি পেশ করলেন না আল্লাহর সঙ্গে কোন তর্ক করলেন না বরং কোরআন বলছে আদম আলাইহ সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা শিক্ষা লাভ করলেন ওইগুলো দিয়ে আল্লাহর কাছে তবা করলেন ক্ষমা চাইলেন ফাতা ফাতা কিবেলা তারা কি সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আদমের তবা কবুল করলেন জয় বলেন আল্লাহ সেই গুলো কি তফসিল রাখে রব্বানা আমি বড় জুলুম করেছি অন্যায় করেছি নিজে বড় পাপ করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার প্রতি দয়া না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব জালিম হয়ে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়েছেন ও আমার ভাইয়েরা ঠিক অপর দিকে ইবলিসকে আল্লাহ একটা হুকুম করলেন এবলিস তুমি আদমকে শেষদা করো এবলিস আদমকে শেষদা করলো না আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা ও ইবলিস আমি যখন তোমাকে শেষদা করার জন্য হুকুম করলাম আমি হুকুম করেছি তুমি কেন আমার হুকুমটা অমান্য করলে আদমকে শেষদা করলা না কেন কে তোমাকে বাধা দিল হুকুমটা কার অ ভাইজান খেয়াল রাখবেন ইবলিস এইখানে ভুল করেছে ইবলিস বলল আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই যুক্তিসঙ্গত হয় নাই আমি আদমের চেয়ে ভালো আনা খাই মিন তিন আমি তো আদমের চেয়ে ভালো আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে মাটির গতি হলো নিম্নে যদি আগুন নিচেও জ্বালায় উপরে উঠে মাটি যদি উপরেও ছুঁড়ে মারে নিচে চলে আসে সুতরাং যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নত হওয়া যুক্তির কথা নয় প্রথম যুক্তিবাদীর নাম কি এই জন্য খেয়াল রাখবেন কে যুক্তি কি দিল কোরআন হাদিস যুক্তির বাইরে না তবে যুক্তি তো বুঝতে হবে একটা জিনিস আমি বুঝাই এই যে মেয়ে লোকদেরকে অর্ধেক দিল অনেকে মনে করে নারীদেরকে ঠকাইল আমি দেখাই নারীদেরকে ঠকাই নাই মনে করেন এই লোকটার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে তিন লাখ টাকা রেখে মারা গেল কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পাবে দুই লাখ মেয়ে পাবে এক লাখ ঠিক কিনা এখন মনে করুন দুইটা ছেলে মেয়ে দুইটাই বিয়ের উপযুক্ত হয়ে গেছে ছেলেটা বিয়ে করল স্ত্রীকে এক লাখ টাকা মোহর দিয়ে দিল এখন তার কাছে আছে কয় টাকা এক লাখ বিয়ে করার পরে এখন বউ ঘরে আনলো খরচাপাতি যাবে না অপর দিকে ওই যে বোনটা ছিল এক লাখ টাকা যার কাছে ছিল তারও বিয়ে হয়ে গেল তার নিজের এক লাখ টাকা তো আছেই বিয়ে করার পরে সে স্বামীর থেকে আর এক লাখ টাকা মোহরানা পাইল কয় লাখ টাকা হইল এরপরে বিয়ে বসার পরে নিজের তেল পাউডার সোনো পাউডার পর্যন্ত সব চলে গেল স্বামীর দায়িত্বে কোনো খরচা আছে তাহলে এখানে কি মেয়েদেরকে ইসলাম ঠকাইল না জিতেইল একটা খালি দেখাইলাম যে এই যে কোরআন যুক্তির বাইরে না কিন্তু যুক্তি তো বুঝতে হবে শয়তান আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করল এই শয়তানের যুক্তিটাও ভুল কারণ কি আগুনের গতি ঊর্ধ্বে গতি ঊর্ধ্বে হলে কি দাম বাড়ে নাকি আপনি একশো টাকা দিয়ে পাঁচ কেজি চাউল কিনলেন দোকানদার করলো কি এক পাশে পাঁচ কেজির একটা বাটখারা দিল আর এক পাশে চাউল দিল চাউলটাকে উপরে রাখলো কমাই দিল চাল আপনি কি মানবেন যাই বেটা চাল কম দিলে কি জন্য বেশি করে দে তাহলে বোঝা গেল উপরে গতি থাকলেই ভালো হওয়ার কোন জরুরি না আমার ভাইয়েরা সুলতান মাহমুদ নবী রহমাতুল্লাহ আলাই একজন মুসলমানদের ভালো খলিফা ছিলেন তো দিনদার ন্যাকার লোকদেরকে ভালোবাসতেন ওনার একটা চাকর ছিল গোলাম আয়াজ নাম খুব ভালোবাসতেন বিচক্ষণ জ্ঞানী ছিল মালিকের আনুগত্যশীল ছিল কিন্তু উজির মন্ত্রীরে মন্ত্রীরা এটা পছন্দ করতো না ওকে এত গুরুত্ব দেওয়াটা সমালোচনা করতে লাগলো একদিন সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই রাজ দরবারে মন্ত্রীদেরকে দাওয়াত দিলেন সাথে ওই গোলামটাকেও দাওয়াত দিলেন হীরামণি মুক্তার পেয়ালায় নাস্তা করতে দিলেন আর সবাইকে হুকুম দিলেন নাস্তা খাওয়ার পরে পেয়ালাটাকে আছার মেরে গড়ি গুড়ি করে ভেঙ্গে ফেলে দাও ওয়ান টাইম হীরা মুক্তার পেয়ালা মন্ত্রীবর্গ নাস্তা খেয়ে পেয়ালাটা দেখে আর নাড়াচাড়া করে যদিও বাদশাহ হুকুম দিয়েছেন ভাঙ্গার জন্য কিন্তু এটা ভাঙলে কেমন দেখা যায় এত বড় দামি পেয়ালা এত সুন্দর পেয়ালা কেউ ভাঙ্গে নাই আর ওই গোলাম আয়াজ যখন নাস্তারা খেতে দেরি আছার করে ভাঙতে আর দেরি হয় নাই এবারে মন্ত্রী বলল সর্বনাশ কি করেছ বাদশাহ বললেন ও মন্ত্রী সাহেবরা আপনাদের হুকুম ছিল নাস্তা খাওয়ার পরে পেলাটা ভাঙ্গার কেন ভাঙ্গেন নাই মন্ত্রী বলল বাদশাহ জাহাপানা খলিফাতুল মুসলিমিন অনেক দামি পেয়ালা খুব মূল্যবান পেয়ালা এটা ভাঙলে কেমন দেখা যায় সেজন্য আমরা ভাঙ্গি নাই এবার আয়াজকে জিজ্ঞেস করো বেটা তুই গোলাম দেখো না মন্ত্রীরা দাম বুঝতে পেরেছে এই জন্য ভাঙ্গে নাই তুই কেন ভাঙলি আয়াজ বলল বাদশাহ জাহাপনা আমি যদিও একজন কৃতদাস যদিও গোলাম কিন্তু আমি তো রাজ দরবারের গোলাম এই পেয়ালার কি মূল্য আছে কি দাম আছে আমি জানি কিন্তু তারপরেও আমি কেন ভাঙলাম সেটার একটা কারণ আছে আমি লক্ষ্য করলাম আপনি হুকুম করেছেন পেলাটা ভাঙ্গার জন্য অপরদিকে পেলাটা অনেক দামি আমি যদি পেলাটাকে ভেঙ্গে ফেলি একটা দামি পেলা ভেঙ্গে গেল আপনার হুকুমটা রক্ষা পেল কিন্তু যদি আমি পেলাটা না ভাঙ্গি তাহলে এই লক্ষ টাকা দামের পেলাটা রক্ষা পাইল ঠিক কিন্তু আপনার হুকুমটা বাতিল হয়ে গেল ঠিক কিনা ও আমার মনিব আমার কাছে লক্ষ পেয়ালা ভেঙ্গে চুরমার করা সম্ভব কিন্তু আপনার একটা হুকুমকে আমি ভাঙতে পারি না জোরে বলুন সুহান আল্লাহ বোঝা গেল ইবলিস এই জিনিসটা বুঝতে পারে নাই ইবলিস যত বড় সালাক হোক না কেন কিছুই বুঝতে পারে নাই আল্লাহ হুকুম করেছেন আদমকে সেজদা করতে বললেন না পিঁপড়াকে বললেন তার দেখার বিষয় না দেখার বিষয় হুকুমটা করেছেন কে অমুসলমান জাতি আল্লাহর একটা বিধান কামান্য করার কারণে আল্লাহর একটা বিধানকে অস্বীকার করার কারণে ইবলিস যদি জাহান্নামি হয়ে যায় কাফের হয়ে যায় আল কোরআনের এতগুলো বিধানকে যারা রাষ্ট্রীয় ভাবে বাতিল করে আইন করেছে তারা মুসলমান না কাফের আর এদেরকে যারা ভোট দেয় তারা কি ভাইরা এইবার ধরা পড়েছ নিজেরা সংসদে এমপিদেরকে পাঠাও এমপিরা গিয়া কি করে এমপিরা ওইখানে গিয়ে আইন তৈরি করে কি তৈরি করে ও আমার ভাইয়েরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই মনে করুন এই চারি গ্রামে দক্ষিণ চারি গ্রামে একটা কারখানার মালিক এই ভদ্রলোক মালিককে সবাই চিনল যখন কর্মচারীরা চিনল যে মালিক এই ব্যক্তি এরপরে এই ব্যক্তি যা বলবে সবাই মানবে কিনা এই ব্যক্তি যা বলবে তাই মানবে এই ব্যক্তির কথাগুলো আইন হয়ে যাবে ঠিক তেমনি ভাবে এই আসমান জমিন গ্রহ নক্ষত্র আমি তুমি সব কিছুর মালিক একজনকে আইন চলবে কার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে পরিষ্কার করে দিয়েছেন আলাহুল খলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল আল্লাহর নবীর কাছে একটা বিচার আসলো একজন ইহুদি আর একজন মুসলমান মুনাফিক মার্কা মুসলমান আর কি এই দুইজন একটা ঝগড়া লাগাইয়া বিচারটা নিয়ে আসলো আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী দুই পক্ষের কথা শুনে এহুদির পক্ষে বিচারের রায় দিলেন কার পক্ষে এহুদির পক্ষে বিচারের রায় দিলেন মুসলমানটা তো মুনাফিক মার্কা মুসলমান সে এই রায়টা পছন্দ করল না চিন্তা করলো অমর এমনি খত্তাব কাফেরদের বিরুদ্ধে কঠোর তার কাছে গিয়ে আপিল করব এহুদিকে বলল আমি বিচারের আপিল জানাতে চাই এহুদি আপত্তি করল না এহুদি চিন্তা করল যে নবী ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরাও অন্যায় বিচার করতে পারে না ঠিক কিনা চলো আমরা যাই ওমরের কাছে এবারে মুসলমানটা গিয়ে ওমরের কাছে বিচারের বর্ণনা পেশ করল এক ফাঁকে এহুদি বলল অমর এই বিচারটা তোমাদের নবীর কাছে গিয়েছিল দুই পক্ষের বক্তব্য শুনে তোমাদের নবী আমার পক্ষে রায় দিয়েছিলেন কিন্তু তোমার এই মুসলমান ভাইজান মানতে পারে নাই তোমার কাছে বিচারের আপিল করার জন্য এসেছে অমর আব্দুল খতাব রাজিয়াল্লাহ যখন জানতে পারলেন বলেন তাই হয় তাহলে দাঁড়াও ঘরের ভিতর থেকে উন্মুক্ত তরবারি খোলা তরবারি নিয়ে আসলেন এরপরে বললেন আল্লাহর নবীর বিচার করার পরে যেই ব্যক্তি অমরবনে খত্তাবের কাছে বিচারের আপিল জানাবার জন্য আসে তার বিচারটা এইভাবে করা হয় এই বলে জোরে একটা কোপ দিয়ে দুই ভাগ করে ফেলে দিল জোরে বলেন কিন্তু ভাইজান সমস্যা বাড়লো আরো এই লোকের যারা আত্মীয় স্বজন এরা সব গিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হল বলল ইয়ার আসুর আল্লাহি বিচারের যদি কেউ আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কি না বিচারের আপিল করলে কি হত্যা করা যায় নাকি সবাই জানে আল্লাহর নবী বলেন যে না হত্যা করা যাবে কেন বলে যদি তাই হয় তাহলে এবারে শুনুন আপনার বিশিষ্ট সাহাবি অমর আব্দুল খত্তাব আমাদের বংশের একজন লোককে হত্যা করেছে তার কাছে আপিল করার জন্য আল্লাহে আমরা হত্যার বদলে হত্যার বিচার চাই অমর বিন হত্যাকে হত্যাকে কেসাস হিসাবে হত্যা করে দিতে হবে কি জটিল বিষয় আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন বারবার বলতে লাগলেন অমর আব্দুল খত্তাব এত বড় একটা অন্যায় কাজ করতে পারলো বেশিক্ষণ দেরি করতে হয় নাই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল হে নবী আপনার চিন্তার কোন কারণ নেই ফালাওয়া রব্বিকা আপনার রবের কসম করে বলছি না না অমর বিন খত্তাব যেই লোকটাকে হত্যা করেছে সে মুমিন না কোন ব্যক্তি মমিন হতে পারে না কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না যেই পর্যন্ত তাদের পারস্পরিক বিবাদ ঝগড়া ফাসাদের ব্যাপারে আপনাকে বিচারক না মানবে এরপরে আপনি যেই বিচারটা করবেন ওই বিচারটাকে সম্পূর্ণরূপে মেনে নিবে মনের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় থাকবে না ওয়ুসাল্লিমু তসলিমা সম্পূর্ণরূপে আনুগত্য করবে এইটা না করা পর্যন্ত কোন ব্যক্তি মমিন হতে পারে না যেহেতু একজন লোক মুসলমান দাবি করে তারপরে যদি মোরতাদ হয়ে যায় তাকে বলে মোরতাদ এই মোরতাদের শাস্তি হলো কতল করা হত্যা করে দেওয়া অমর বিন খত্তাব যে লোকটাকে হত্যা করেছে সে মোরতাদ এই জন্য অমর বিন খত্তাবের কেসাস হবে না জয় বলুন আল্লাহর বিধান মানা কেমন জরুরি বুঝতে পারছেন এখন এই বিধানের জন্য যে একটা কিতাব আছে সেই কিতাবের নাম কি কোরআন এই কোরআনটাকে বাতিল করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুর আলামিন এই কোরআন যারা মানবে এই কোরআনের হুকুম অনুযায়ী চলবে এই কোরআনের আলো যারা সব জায়গায় জ্বালাবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে আল্লাহ তারা তাদেরকে সাহায্য করবেন তাদেরকে কোনো বিপদ দিবেন না কোরআন দিয়ে আল্লাহ নবীরা দেশ শাসন করেছেন আমি আজকে জন্য একটা কাহিনী আলোচনা করতে যাচ্ছি কোরআনুল একটা উল্লেখযোগ্য কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা মৌজাদা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মৌসা আলাইসালামকে মৌজেদা দিয়েছিলেন যখন তিনি বগলের ভিতরে হাত রেখে বের করতেন একেবারে সূর্যের আলোর মতো আলোকিত হয়ে যেত হাতের আলোতে জয় বলেন মুসা লাঠি ছিল লাঠি যদি ছেড়ে দিতেন সাফ হয়ে ফোনা ধরত আল্লাহ রাব্বুল আলমিন দাউদ আলাই সালাতামকে মৌজা দিলেন দাউদ আলাহিসাম লোহা হাতে নেওয়া মাত্র নরম হয়ে যেত লোহা দিয়ে তিনি বিভিন্ন রকমের যন্ত্রপাতি অস্ত্র দাও বটি তৈরি করতেন আবার হজরতে ঈসা আলাইহ সালামকে আল্লাহ তারা ক্ষমতা দিয়েছিলেন মৌজা দিয়েছিলেন জন্ম অন্ধ লোকের চোখে হাত বোধালে চোখটা ভালো হয়ে যেত সবগুলো করত কিন্তু জয় নবীদেরকে যেই মজা দেওয়া হয়েছিল ওই নবী যখন দুনিয়ার থেকে চলে গেছেন মৌজাও চলে গেছে দাউদ আলাহাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন ওনার মৌজাও বিদায় হয়ে গেছে ওনার উম্মতরা লোহা ধরলে আর নরম করতে পারে না মোসা আলাইহ সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আজকে এহুদিরা যদি লাঠি ছাড়ে একটা লাঠিও সাপ বানাইতে পারবে না ঈসা আলাইহ সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তারা তুলে নিয়েছেন এখন ঈসা নবীর উম্মতের দাবিদার খ্রিস্টানরা মিলে সবাই মিলে যদি কোনো একটা জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায় চোখ ভালো করতে পারবে আরো ঘষতে ঘষতে নষ্ট করতে পারবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীকে একটা মৌজেজা দিয়েছেন لكل نبي في এক একজন নবীকে এক একটা বিশেষ মৌজেজা দিয়েছিলেন আমাদের নবীকে একটা বিশেষ মৌজা দিয়েছিলেন সেই মৌজা হচ্ছে কোরআন সেই মৌজেদার নাম কি আল কোরআনুল করিম এর মৌজা কোনো সময় শেষ হবে না যত পড়বে তত নতুন নতুন তথ্য বের হবে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করেছিল ইংরেজি অনুবাদ পরে কিছু ভুল পেয়ে গেছে অনুবাদকরা ভুল করে না ভুল পেয়ে খুব খুশি হল কোরআনের ভুল ধরেছি গোটা খ্রিস্টান জগৎ খুশি হবে মুসলমানদেরকে বোকা বানান যাবে কিন্তু পরক্ষণে চালাক মানুষ চিন্তা করলো আমি তো কোরআনের ভুল ধরেছি ইংরেজি অনুবাদ পড়ে অনুবাদেও তো ভুল হইতে পারে আমি যদি অনুবাদ পরে ভুল ধরি আর পরে দেখা যায় অনুবাদক ভুল করেছে আমার দুনিয়া জোড়া বদনাম হয়ে যাবে সেই জন্য তিনি আরবি ভাষা শিক্ষা করতে শুরু করলেন আরবি ভাষা পড়লেন আনাকুম বানাকুম জানাকুম না খুব ভালো করে পড়লেন এরপরে কোরআনুল করিমকে পড়তে শুরু করলেন গবেষণা করতে শুরু করলেন ভাইজানের পরে তিনি অনেকগুলো বই লিখেছেন the Quran the Bible the Quran and Bible and science একটা বই আছে আরো অনেক বই তিনি লিখেছেন ইসলামের পক্ষে উনি লিখেছেন আমি কোরআন শরীফকে পড়তে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য এজন্য আমি আরবি ভাষা শিক্ষা করেছি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বহুবার পড়েছি আমি কোরআনুল করিমকে যত পড়তে লাগলাম তত আমার কাছে কোরআনের নতুন নতুন বিজ্ঞান আর নতুন নতুন তথ্য আমার সামনে উপস্থাপ হতে লাগলো আমি যখন কোরআনুল করিমকে ভুল ধরার জন্য পড়তে লাগলাম কোরআন যত পড়তে লাগলাম কোরআনুল করিমের ভুল ধরার তো কোনো সুযোগ হলো না কোরআন বরং আমার জীবনের ধাপে ধাপে আমার জীবনের বাকে বাকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে জোরে বলুন আছে খুবা হামাদার তু তন্হাদারি আল্লাহ যুগে যুগে নবীদেরকে এই কোরআন দিয়ে আল্লাহর কালাম দিয়ে দেশ শাসন করার ক্ষমতা দিয়েছিলেন এমনই একজন নবীর সম্পর্কে যিনি দুনিয়া ব্যাপী শাসন করেছেন আল্লাহ রাব্বুর আলমিন বলছেন আমি দাউদকে এবং সোলাইমানকে এলেম দান করেছিলাম কিসের এলেম ওহির এলেম দান করেছি এই ওহির এলেম দিয়ে নবীরা দেশ শাসন করেছে কোরআন দিয়ে অমর আল্লাহর নবী দেশ শাসন করেছেন এই কোরআন দিয়ে অমর আপনি খত্তাব দেশ শাসন করেছেন এই কোরআন দিয়ে আবুকর সিদ্দিক দেশ শাসন করেছেন এই কোরআন দিয়ে আলী দেশ শাসন করেছেন এই কোরআন দিয়ে ওসমান শাসন করেছেন ওসমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই আমেরিকার অক্সফোর্ডে পড়ে নাই তারা পড়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটিতে এই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন আল্লাহ রাব্বুর আলমিন বলছেন আমি তাদেরকে এলেম দান করেছি আসমানি কিতাবের এলেম দান করেছি দাউদের জন্য যে কিতাব ছিল সেই কিতাবের নাম কি ইঞ্জিল হ্যাঁ জবুর জবুর জবুর ছিল আল্লাহ তারা তাকে কিতাব দান করেছিলেন আল্লাহ বলছেন ওয়াকাল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুর আলমিন তাদেরকে শাসন ব্যবস্থা দিলেন পুরা দুনিয়ার তারা শাসন করতেন বাসলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি দেওয়া পরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে একটা আংটি দিয়েছিলেন মোজেজার আংটি আংটি পরার সঙ্গে সঙ্গে জিন ইনসান দেও ফেরিস্তা সবগুলো তার আনুগত্য করত জয় বলেন সুবহানাল্লাহ ও ভাইয়েরা আজকেও যদি মুসলমানরা আল্লাহর হুকুম মতো চলত আসমান জমিনের মালিককে আগুনের মালিককে যারা আল্লাহর হুকুম মতো চলেছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন এব্রাহিম আলাই সালামের ঘটনা আমি এখানে উল্লেখ করেছি এখানে তাফসির পেশ করেছি আমি লাস্টে বলা হয়েছিল এব্রাহিমকে যখন আগুন নিক্ষেপ করা হচ্ছে আল্লাহর ফেরেস্তাজ ইব্রাহিম মিকাইল ইসরাফিল সব এসে হাজির হয়ে গেছে এব্রাহিম আমরা তোমাকে সাহায্য করতে চাই একটু অনুমতি দাও এব্রাহিম বলল জিব্রাহিম মিকাইল ইসলাম আমি তোমাদের সাহায্য চাই না আমি তো তোমাদের আবাদত করার জন্য মানুষকে দাওয়াত দেই নাই আমি তো তোমাদের পক্ষে মানুষকে আহ্বান করি নাই আমি আহ্বান করেছি আল্লাহর দিকে আমি যেই আল্লাহর গোলামি করি সেই আল্লাহর সাহায্য কামনা করি জোরে বলুন আল্লাহ আল্লাহ কেবলমাত্র তোমারই গোলামি করি আমরা গোলাম কার না কোনো খাজা বাবার গোলাম গাজা বাবার গোলাম ল্যাংটা বাবার গোলাম পীর বাবার গোলাম নবীর রসুলদের গোলাম না গোলাম কার আল্লাহর গোলাম নবীর রসুলরাও তো আল্লাহর গোলাম ঠিক কিনা ওয়াশাহাদু আন্না মুহাম্মাদান মাশাল্লাহ মুখস্থ তো আছে অর্থ জানা নাই আর কি ওয়াশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর আব্দুল আল্লাহর গোলাম অরাসুল হু আল্লাহর রাসুল বোঝা গেল মোহাম্মদ যদি আল্লাহর গোলাম হয় তাহলে দুনিয়ার অন্য মানুষরা কার গোলাম সব আল্লাহর গোলাম কোন গোলামের কাছে সাহায্য চাওয়া যাবে না সাহায্য চাওয়া কার কাছে মালিকের কাছে মালিক হচ্ছেন কে আল্লাহ তালা কোন পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাস ওহে দুনিয়ার মানব সকল সমস্ত মানুষকে আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন আইয়ুহান্নাস আর নাচ বলতে কাউকে বাদ দেওয়া হয় নাই সব মানুষকে আল্লাহ তারা ডেকে বলছেন আংতুমুল ফুকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির সব বলতে তোমাদের পীর ফকির মরিদ ফকির রাজা ফকির প্রজা ফকির ইমাম ফকির মুক্তারি ফকির দর্গা ফকির দুর্গা ফকির আংতুমুল ফুকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির আল্লাহ হামিদ ধনী হচ্ছেন একমাত্র একজন তিনি কে ফকির কেন বলা হলো তাফসিরে লেখে দুনিয়ার ফকিরা ভিক্ষুকেরা একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না কারণ জানে আমি যেরকম ভিক্ষুক ও তো সেই রকম ভিক্ষুক ও আমাকে কি ভিক্ষা দিবে সুলতান মাহমুদ গজনবীর দরবারে একজন রাত্রি বেলায় কাছে ভিক্ষা চাওয়ার জন্য উনি তখন তাহাজুদের পরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করছিলেন বিক্ষোভ চিন্তা করলে হাত নামালে পরে দোয়াত ভিক্ষা যাব দেখে না হাত নামাচ্ছে না রাত শেষ হয়ে যাচ্ছে বিক্ষোভ মনে মনে বলল আর এটা তো আমার চেয়ে বড় বিক্ষোভ এর কাছে আর কি ভিক্ষা চাইব আমি তো এক দরবারে না পাইলে আর এক দরবারে চলে যাই আর এ যে হাত তুলে দাঁড়িয়ে আছে হাত আর নামায় না ব্যথাও তো হয় না আমার চেয়ে বড় ভিক্ষুক এর কাছে আমি চাবো না তবে একটা জিনিস জানতে হবে আমার এত বড় বাদশাহ সে যার কাছে ভিক্ষা করে নিশ্চয়ই সে এর চেয়ে অনেক বড় ধনী আমি ওই লোকের কাছে চাব ওনার কাছে আর ভিক্ষা চাবো না ওনার কাছ থেকে ওই লোকের পরিচয়টা জানবো সকালবেলা গিয়ে ভিক্ষুক বলছে অ সুলতান মাহমুদ মুসলমানদের খলিফাতুল মুসলিমিন আমি তোমার কাছে ভিক্ষা করার জন্য রাতে এসেছিলাম দেখলাম তুমি যেন কার কাছে ভিক্ষার জন্য হাত দারাজ করে আছো আমি বুঝতে পেরেছি তুমিও তো আমার মতো ভিক্ষুক তোমার কাছে ভিক্ষা চাইয়া লাভ নাইয়া আইয়ু হান্নাস আন্তমু আল্লাহ ঠিকই বলেছেন তোমরা সব আল্লাহ দরবারের ফকির ও সুলতান মাহমুদ গজনবী আমি জানতে চাই তুমি কোন মালিকের কাছে ভিক্ষা চাচ্ছ আমি তোমার কাছে ভিক্ষা চাবো না আমি তার কাছে ভিক্ষা চাবো জোরে বলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বললেন যে ঠিকই বুঝেছ আমিও একজন ভিক্ষুক তুমিও যেমন ভিক্ষুক আমি যার কাছে প্রার্থনা করি সে অনেক ধনী সে নিজেকে ধনী বলে ঘোষণা দিয়েছেন আর দুনিয়ার সমস্ত মানুষ চাইলে বেজার হয় আর ওই এক দরবার যেখানে না চাইলে বেজার হয় জনে বলেন সুহান আল্লাহ হর ঘরি তু দেনে কো তৈয়ার जो न मांगे उससे वो बेजार है जो न मांगे उससे वो बेजार है যে না চায় তার উপরে সে অসন্তুষ্ট হয়ে যায় এমন মালিক তার কাছে না চেয়ে অন্য কারো কাছে চাইলে তাকে মোশেক বলা হয় আমি সেই আহাক মহান আল্লাহর দরবারে চাচ্ছি ধনী একমাত্র কে প্রার্থনা করবো কার কাছে না খাজা বাবার কাছে গাজা বাবার কাছে মাজার মাজারওয়ালার কাছে কারো কোনো ক্ষমতা নাই দেওয়ার মালিক একমাত্র কে এব্রাহিম আলাই সালাম অটল দাঁড়িয়ে আছেন এর মধ্যে নমরুদের বাহিনী তাকে আগুনে নিক্ষেপ করে দিল আল্লাহ রব্বুল আলমিন মমিন বান্দাদেরকে পরীক্ষা করেন যেই পর্যন্ত তোমার ক্ষমতা আছে ওই পর্যন্ত যদি তাও এইদের উপর অটল থাকতে পারো অমুসলমান যে আল্লাহ তালা আগের যুগের নবীদেরকে সাহায্য করেছেন এখনো জীবিত আছেন কিনা নমরুদ যখন আগুন নিক্ষেপ করে ফেললো ইব্রাহিমকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে হাত নাজিল করে দিলেন ইব্রাহিম ও আগুন খবরদার খবরদার আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা চুল পরিমাণ পুড়ে না যায় ঠান্ডা হয়ে যাবি আবার এমন ঠান্ডা হবি না যে শীতে কষ্ট পায় তাপসির লেখে এব্রাহিম আলাইসালাম বলেন যে আমি দুনিয়াতে যত জীবন যাপন করেছি তার মধ্যে সবচেয়ে আরামের দিনগুলো ছিল আমি যেই কয়দিন নমরুদের আগুনে ছিলাম ধরে বলুন সুবাহার আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন কে যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য ওই নমরুদের আগুন ঠান্ডা করে দিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা ও ভাইজান দুনিয়ার এহুদি খ্রিস্টান আমেরিকা ব্রিটেন যত বলেন যত শক্তিশালী বলেন ওদের আণবিক বোমা পারমাণিক বোমা যত আগুন আছে সব ঠান্ডা করতে পারেন কিনা কিন্তু শর্ত তো এক জায়গায় গন্ডগোল এক জায়গায় आज भी जो करे ब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा तो की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना আসানি মেটানা নামন শাহমারা ও মুসলমান তৌহিদের ইমান অর্জন করো শিরিক বিদাত বর্জন করো যে আল্লাহ রব্বুল আলমিন নবীদেরকে যুগে যুগে সাহায্য করেছেন মমিনদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমন আছেন এখনো সাহায্য করতে পারেন যদি সত্যিকার অর্থে নিরাপত্তা পেতে চাও ওই আল্লাহকে নিরিবিলি ডাক ডাকো একা একা ডাকো কাকে ডাকবো ও আমার ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলমিন সোলাইমান আলাইহি সালাতামকে দাউদ আলাই সালামকে এরকম ক্ষমতা দান করলেন নবীরা শাসন করেছেন আমাদের নবী দেশ শাসন করেছেন কিনা মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জয় বলুন সুবাহ আল্লাহ আজকে কয়ে যে ধর্মকে মসজিদে ঢুকিয়ে দাও দেশ চলবে মানব রচিত আইন দিয়ে অমুসলমান মসজিদের ইমাম সাহ যদি কোরআনে ভুল করে লোকমা দেয় কিনা মসজিদের ইমাম সাহ যদি ভুল করে কোরআন পড়তে গিয়ে লোকমা দাও দেশের ইমাম সাহরা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে বিচার ফয়সলা করছে ব্যাংকের থেকে বের করলো কোরআনকে আদালত থেকে বের করেছে ওইখানে লোকমা দেওয়ার দরকার আছে কিনা আল্লাহ তারা বলছেন দাউদা দাউদের পরে সোলাইমান আলাইহি সালাতাম তার অরিস সূত্রে সবকিছুর মালিক হয়ে গেলেন এবারে সারা দুনিয়ার বাদশাহ সমস্ত মানব জাতির সামনে ঘোষণা করলেন অ দুনিয়ার মানুষেরা জেনে রাখো অল্লিম নামাংতে কত্তাইরে আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন অতিন আমিন কুল্লে সাইন আমাকে আল্লাহ সব রকম নেয়ামত দান করেছেন দেশ পরিচালনা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য এবারে তার সৈন্যদেরকে জমা করা হলো সোলায়মানের সৈনিক হচ্ছে জিন সোলায়মানের সৈনিক সমস্ত মানুষ সোলায়মানের সৈনিক সব পাখিরা এবারে এদেরকে নিয়ে তিনি কোথাও যাচ্ছেন রওনা হলেন ইদা আতাও নামলে এই বাহিনী যখন যাচ্ছে একটা মাঠে পিঁপড়ারা বাস করত পিপিলিকা এই পিঁপড়া যখন বাস করত পিঁপড়াদের নেত্রী আছে সোলাইমানের বাহিনী আসতেছে তোমাদেরকে সব সোলাইমান এবং তার সৈনিকেরা তোমাদের পায়ের তলে পিষে শেষ করে ফেলবে পিষে শেষ করে ফেলবে অহমলা কিন্তু তারা তো টেরো পাবে না তোমরা পায়ের তলে পরে শেষ হয়ে যাইবা তোমরা তো টের পাই শেষ হয়ে যাবো তারা টেরো পাবে না হাতির পায়ের তলে দিয়ে পিঁপড়া পরে হাতি টের পায় নাকি সোলাইমান আলাইসালাম পিঁপড়াটাকে ধরলেন এই পিঁপড়া তুই কেন সাবধান করলি তোর জাতিকে আমি কি জানেন আমার ব্যাপারে এমন কথা কেন বললি আমি পিষে ফেলব এত বড় সাহস থেকে পেলি পিঁপড়া বলল সোলাইমান আমি তেমন কথা বলি না আমি বলেছি আমি তো কথাও বলেছি যে সোলাইমান এবং তার সৈনিকেরা তোমাদের পিষে ফেলবে অথচ তারা টের পাবে না অজান্তে পিষে যাবে সেটা বলে দিয়েছে সোলাইমান আলাইহি সালাম ফাতাবাসসামা দাহিকাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা সোলাইমান আলাইহি সালাম ওই পিপিলিকার কথা শুনে খুশিতে হাসলেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করল কাল রব্বি আন আলাইয়া আমাকে তুমি সুযোগ দাও যেন আমি তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি যে নেয়ামত তুমি আমাকে দিয়েছ আমার বাপ মাকে দিয়েছ এবং যেন আমি বেশি করে ন্যাকামল আমল করতে পারি যা তুমি পছন্দ করো তুমি যেগুলো পছন্দ করো তার দহ এমন আমল যেন আমি না করি যেটা তুমি পছন্দ করো না অমুসলমান খালি আমল করলেই চলবে না সোলাইমান আলাই ইসলাম দোয়া করলেন এমন আমল যেন আমি করি যে আমল তুমি পছন্দ করো ও ভাইজান জোহরের নামাজ ফরজ কয় রাখা আসর কয় রাখাত এসা কয় রাখাত মাগরীবের নামাজ মাঝখানে কয় রাখাত এখন যদি কেউ মাগরীবের নামাজটা চার রাখাত পরে ভালো করে উজু করলো খুশু খুজুর সাথে রুকু লম্বা করলো সেদ্ধা লম্বা করলো নামাজ হবে না বাতিল মুফতি জসিমুদ্দিন রহমানিও বলবে বাতিল মুফতি আব্দুল বাতেন সাহু বলবে বাতিল ঠিক না এই ব্যাপারে কারণ দ্বিমত আছে নাকি ও আমার ভাইয়েরা কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ রব্বুর আলামিন যে হুকুম দিয়েছেন আমাদের নবী যেইভাবে নামাজ পড়েছেন ওই নামাজের মধ্যে মাগরীবের নামাজ তিন রাকাত আছে কেমত পর্যন্ত যত ভালো উদ্দেশ্যে করো ওই নামাজের মধ্যে আর কিছু বাড়ান যাবে না ঠিক কিনা এইটা যদি পরিষ্কার হয়ে যায় এবারে ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহর নবীকে আল্লাহ তারা পাঠিয়েছেন দিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী যা শিখিয়ে গিয়েছেন ওইটার নাম দিন আল্লাহর নবী যা শিখায় নাই ওটা দিন না ঠিক কিনা আল্লাহর নবী শিখায় নাই কোরআনটাকে মুরদারের জন্য খতম পড়ার জন্য শিখেছে নাকি সাহাবারা মুরদারের জন্য খতম পড়তেন নাকি তাফসিরে মারিফুল কোরআনটা খুলে দেখো সোরা বাকার একচল্লিশ নম্বর আয়াতে তাফসির লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসারে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অজীব পড়ানো সম্পূর্ণ হারাম যে পড়ে সেও হারাম কাজ করে আর যে পড়ায় সেও হারাম কাজ করে নওয়াজ ও ভাইজান আমাদের নবীজির সন্তানও ছিল আল্লাহ নবীর জীবদ্দশায় ফাতেমা সারা বাকি সব সন্তানগুলো মারা গেল আল্লাহর নবী কি তাদের জন্য পয়সা দিয়ে খতম পড়াইছেন কোন প্রমাণ আছে আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায় কেরাম খতম পড়ান নাই মিলাদ পড়ান নাই আমার দেশে একদল লোক আছে ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাফাত নিন ও ভাইজান আল্লাহর নবীর সাহাবিরা মিলাদ দিয়েছিলেন কিনা দিয়েছিলেন নাকি কোন প্রমাণ আছে মেসকাত শরীফের বাবুল কেয়ামে হাদিস আছে আল্লাহর নবীর দশ বছর খ্যাতমত করেছেন আনাস রাজি আল্লাহ তালু নাম কি আনাস রাজি আল্লাহ তালু বলেন মিলাদ পরে যারা নবীর মহাব্বাতে দাবি করে না অনেক ভূমিকা দিয়েছেন وعن انس رضي الله تعالى عنه قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর নবীর দশ বছর একাধারে খ্যাতমত করেছেন যে খাদেন ওই আনাস রাদি আল্লাহ বলেন অ দুনিয়ার মুসলমানেরা অ মানিকগঞ্জের মানুষেরা খুব ভালো করে জেনে রাখো আল্লাহর নবীর সাহাবিদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর বেশি প্রিয় কেউ ছিল না আল্লাহর নবীকে বাঁচাবার জন্য এক একজন নিজেকে ঢাল স্বরূপ ফেটে ধরত আশি নব্বইটা তীর এবং তরবারির জখম খেত তারপরেও রুহু থাকা পর্যন্ত আল্লাহর নবীর গায়ে একটা তীর যেতে দিত না জোরে বলুন সুহান আল্লাহ এত ভালোবাসত যে সাহাবিরা ওই সাহাবিরা আল্লাহর নবীকে যখন দেখতেন আল্লাহর নবীকে যখন সাহাবাহাম দেখতেন আল্লাহর নবীরা সাহাবিরা নবীকে দেখলে দাঁড়াইতেন না কেন দাঁড়াইতেন না আল্লাহর নবী এটা অপছন্দ করতেন ঘৃণা করতেন সেই জন্য সাহাবাহাম দাঁড়াইতেন না জরে বলেন সুবাহ কি স্পষ্ট হাদিস আল্লাহর নবীর সাহাবিরা নবীকে দেখলে দাঁড়াইতেন না কারণ নবী পছন্দ করতেন না আল্লাহর নবী জীবদ্দশায় যারা পছন্দ করতেন না আল্লাহর নবীর মৃত্যুর পরে যারা বলে স্কুলের টিচার আসলে আমরা দাঁড়াই সম্মান করি আমরা কিটা করবো না নবীর জন্য নবীকে এর চেয়ে ছোট হয়ে গেল ওই বেটা ইবাদত করবার নিজের মন গড়া না আল্লাহ নবীর শিখানো তরিকা কোনটা আর একটা হাজিস আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تقوموا كما يقوم الأعاجم يعزم بعضهم بعضا ও আমার সাবিরা খবরদার উম্মতরা খবরদার মানিকগঞ্জের হও চারি গ্রামের হও সিঙ্গাইরের হও বাংলাদেশের হও পাকিস্তানের ইন্ডিয়ার হও যেই হও না কেন খবরদার তারাও নেই তোমরা যখন আমাকে দেখবে দাঁড়াইবা না কামায়াকুমুল আজিমু যেমন আজমিরা অনারবরা তাদের টিচারকে দাঁড়াইয়া সম্মান করে রাজা বাদশাকে দাঁড়াইয়া সম্মান করে খবরদার খবরদার তোমরা আমাকে দেখা দাঁড়াইবা না আল্লাহর নবী এত পরিষ্কার করে বললেন অবাইজান আমরা নামাজে দুরুদ শরীফ পড়ি নামাজে দুরুদ শরীফ পড়ি দাঁড়াই না বৈশা নামাজে দূরত পড়লা বৈশা আর মিলাদে দাঁড়াইয়া নাবি সালাম আলাইকা পড়লা এর কোন ভিত্তি আছে আল্লাহ নবী এগুলো করেন নাই এই জন্য সোলাইমান আলাইহি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি এমন আমল তুমি আমাকে করতে দাও যে আমল তুমি পছন্দ করো অবাইজান আজকে মাজার পূজা চলছে মুসলমান মাজার তৈরি করে আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে লা লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন পরিষ্কার বলেছেন লানাল্লাহুল ইয়াহুদা আল্লাহর নবী যখন মৃত্যুর আক্রান্ত এই সময় তিনি উম্মতকে সাবধান করে গেছেন আল্লাহর হাবিব বললেন লাল আল্লাহ আল্লাহ তালা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন কেন রহমতের নবী কেন লানতের জন্য বদ্ধ করছেন আল্লাহ নবী নিজেই কারণটা উল্লেখ করেছেন বলছেন ওদের নবী রসুলরা যখন মারা যেত অলি বুজুর্গরা মারা যেত ওদের কবরগুলোকে শেষদার স্থান বানাইত পূজার স্থান বানাইত টাকা দিত পয়সা দিত আমার উম্মতরা খবরদার খবরদার তোমরা আমার আমার কবরটাকে সে দ্বারে স্থান বানাইবা না ও ভাইজান সেদিন আমি মানিকগঞ্জের ঘিওরে একটা মাহফিল করেছি প্রায় দুইটা ইউনিয়ন মিলে কোনো মাদ্রাসা নাই খালি একটা মাজার আছে ষোলো বছর পর্যন্ত একজন চেয়ারম্যান সেখানে মাজার তৈরি করেছে এই মাজারকে কেন্দ্র করে গান হতো মিলাদ হতো আব্দুল মজিদ চেয়ারম্যান আমি একটা মাহফিল এই মাজার উপরে বয়ান করলাম উনি ওই মাহফিলে কেমনে জানি ছিল পরে এসে বললো যে আমি মাপ চাই সারা জীবন অন্যায় করেছি গুণা করেছি তবা করেছি মেহরবানি করে আপনি যদি একটু আমার ওইখানে যান আমি একটা মাহফিল করতে চাই আমি যেই যাদেরকে নিয়ে গুণা করেছি ওদেরকে নিয়ে তবা করতে চাই জোরে বলুন সুহান আল্লাহ এই মানিকগঞ্জের ঘেউর দূরে কথা বলতেছি না গত কিবার জানে মাহফিল করে গেলাম দুই তিন দিন আগে ও আমার ভাইয়েরা ওইখানে গিয়ে দেখি আপনার এখানে কয়জন লোক হয়েছে এর কমপক্ষে বিশ গুণ লোক হয়েছে মেয়ে লোক পুরুষ ভরে গেছে সব হাজার হাজার লোক গেছে গ্রামের ভিতরে দুর্গম এলাকা আমি চিন্তা লোকটা তবা করতে চাই যাওয়া দরকার প্রোগ্রাম ছিল না খালি এই প্রোগ্রাম তো অনেক আগের নেওয়া এইভাবে ভাইরা আমার গেলাম সেখানে গিয়ে দেখলাম যে সব একই কথা যে আমরা জীবনে অষ্টা শুনি না এলাকায় ওই এলাকার প্রথম মাহফিল বাংলাদেশে যে এরকম এলাকা আছে আমার জানাই ছিল না যে ওয়াজ হয় না আপনারা খুঁজলাম এই মানিকগঞ্জের ওই যে আব্দুল মজিদ চেয়ারম্যানের নাম গিওরের থেকে আর ভিতরে জায়গাটার নাম কি যেন ভুলে গেলাম ধামসর জায়গার নাম হচ্ছে কি ধামসর জায়গার নাম ওইখানে দুই তিন দিন আগে মাহাবীর করে গেছে ভাইরা আমার হাজার হাজার জনগণ হাজির হলো দুইজন না তিনজন ছিল চেয়ারম্যান চেয়ারম্যানও সবাই আসছে আগে যারা মেলা করত এখন তারা মাহফিল করছে ও ভাইজান যখন মাজারের উপর আলোচনা করলাম সবগুলো লোকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো সারা জীবন অন্যায় করেছি গুণা করেছি পাপ করেছি আমি বললাম যে একটা মাদ্রাসা করো তাহলে ইনশাল্লাহ এরা দিন শিখবে ও ভাইজান অন্ধকারে ছিল এখনো যারা জানার পরে মাজার তৈরি করো মাজারে ফুল দাও আগরবাতি মোমবাতি দাও জেনে রাখবে মানুষ যখন মৃত্যু হয়ে যায় কবর দিয়ে মানুষেরা চলে যায় হাদিসে লেখে এত ডুব দূরে যখন চলে যায় যে তার পায়ের জুতার আওয়াজটা এখন আর শোনা যাচ্ছে না এই সময় দুজন ফেরেস্তা তার কাছে আসে তিনটা প্রশ্ন করে মান রব্বুকা আমা দিনুকা আমান হাদার দি বয়েসা ফিকুম এই তিনটা প্রশ্ন উত্তর যদি ঠিক মতো দিতে পারে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আন সাদাকা আব্দি অ ফেরেশতারা আর কিছু বলার দরকার নেই আমার বান্দা সত্য কথা বলেছে সঠিক উত্তর দিয়েছে জান্নাতে জান্নাতে জান্না ওই আমার বান্দার কবরটাতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক তার গায়ে জড়িয়ে দাও এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও জোরে বলুন সুবাহ আল্লাহ জান্নাতের নিয়ামত এসে কবরটা পরিপূর্ণ হয়ে যায় তোমার উপরের থেকে টাকা পয়সা চাদর দেওয়ার কোন দরকার আছে ও ভাইজান টাকা পয়সা দান করবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা জাকাত দেই ফেতরা দেই খয়রাত করি দেই ও আমার ভাইয়ের আল্লাহর জন্য দান করলে যদি আল্লাহর এবাদত হয় তাহলে মাজারের নামে দান করলে কার এবাদত হয় মাজারওয়ালার এবাদত হয় এবাদত করবো মাজারওয়ালার না আল্লাহর ও আমার ভাইয়েরা আল্লাহর নামে আমরা জবাই করি পশু কোরবানির পশু জবাই করি আল্লাহর নামে আকিকার পশু জবাই করি আল্লাহর নামে ও আমার বাইরা সদকা দেয় আল্লাহর নামে হজ করতে গিয়ে দম দেয় আল্লাহর নামে পশু জবাই করা যদি আল্লাহর নামে করলে আল্লাহর এবাদত হয় এবারে মাজারে গিয়ে যারা পশু জবাই করে পীরের নামে কার এবাদত করে তারা মাজারওয়ালার এবাদত করে সেরেক করে কিনা সিরিক করে সিরিক ডাইরেক্ট সিরিক করছে সেজদা করি কার জন্য আমরা নামাজে আল্লাহর জন্য আল্লাহর জন্য সেজদা করলে যদি আল্লাহর এবাদত করা হয় মাজারওয়ালাকে সেজদা করলে কার এবাদত হবে ও ভাই জানেরা পরিষ্কার শিরিক এই জন্য আল্লাহ রব্বুর আলমিন যত রকম এবাদত নামাজ দিয়েছেন সব নামাজের উপসেদা করতে হবে ফরজ ফজরের নামাজ পরের উপসেদা করো জহরের নামাজ পর উপসেদা করো আসরের নামাজ পরের উপসেদা করো জুমার নামাজ পরের উপসেদা করো ঈদের নামাজ পরের উপসেদা করো সব নামাজের উপসেদা করা ফরজ কিন্তু বাবাজি খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুমি রুকো করতে পারবে না সেদ্ধাও করতে পারবে না আছে নাকি মানিকগঞ্জে জানাজার নামাজের উপসেদা করে কেন করে না চিন্তা করেছেন কি আমার ভাইয়েরা জানাজার নামাজ যত বড় পিসাবের হোক না কেন খাজা বাবা হোক না কেন গাজা বাবা হোক না কেন কারো জানাজার নামাজের উপসেজদা করা যাবে না কারণটা হচ্ছে জানাজার নামাজের সামনে একটা লাশ আছে লাশ অন্য নামাজের সামনে কোনো লাশ নাই জানাজার নামাজের সামনে যেহেতু একটা লাশ আছে গায়ের উল্লাহ আছে এখন যদি তুমি আল্লাহর জন্য চেষ্টা করো আল্লাহর জন্য রুকু করো ওই মাজার পূজারি আর পীর পূজারি বলবে এই তো বুজুর্গকে চেষ্টা করা হয়েছে মানুষকে ধোকা দিবে বিভ্রান্তির সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলমিন সেই জন্য নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত জানাজার নামাজের থেকে মাফ করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন ভাইজান যখন জানাজা তোমার সামনে ছিল ওই বুজুর্গ একেবারে তোমার সামনে তখন সেজদা করতে পারলা না লাশটা যখন সামনে থেকে কবরে চলে গেল মাঝখানে আড়াই মন মাটি আসলো হোগলা আসলো বাস আসলো এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল কবরে সেজদা করা জায়েজ না হারাম মানুষের পায়ে পীরের পায়ে সেজদা করা জায়েজ না হারাম টান সেখানে রহমত কই আমার কাছে বই আছে এখন বইটা দেখে আনে নাই গাড়িতে আছে সুরেশ্বরের দরবারের বই সুরের ঈশ্বর সুরকে ভালোবাসত সেই জন্য তার নাম হয়ে গেছে কি সুরের ঈশ্বর সুরেশ্বর ওই বেটার বই আছে সের হক জামেনুর চৌত্রিশ পৃষ্ঠায় লিখেছেন আল্লাহ ছাড়াও সেজদাকে দুইটা ভাগ করেছে একটা হলো তাজিমি সেজদা একটা এবার সেজদা তাজিমি সেজদা পীরকে করা যাবে মাজারে করা যাবে ওস্তাদকে করা যাবে মেয়ে লোকরা স্বামীকে করতে পারবে জোরে বলেন নজবিল্লা আল্লাহর হাবিব আকায় নামদার তাজদার মদিনা সরোবরে কায়নাথ জিজ্ঞেস করলেন রোম পারস্যের সম্রাটদেরকে তারা চেষ্টা করে প্রজারা চেষ্টা করে অথচ তারা শুধু দুনিয়ার বাদশাহ আপনি হচ্ছেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতের বাদশাহ আপনি তো চেষ্টা পাওয়ার উপযুক্ত বেশি আমরা আপনাকে চেষ্টা করতে চাই আল্লাহর নবী পরিষ্কার করে বললেন ও আমার উম্মতরা শুনো আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মানুষকে সেজদা করা যায় হতো আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে জোরে বলুন সোহান আল্লাহ স্বামীর কি গুরুত্ব কিন্তু যেহেতু ইসলামের ভিতরে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না এজন্য তোমরা আমাকেও সেজদা করতে পারবে না আর মেয়ে লোকরাও স্বামীকে সেজদা করতে পারবে না কোন গায়রুল্লার সামনে এই মাথা নত করা যাবে না নিজের মাথা যেরকম নিজে দেখা যায় না ঠিক সেরকম ভাবে এই মাথা যার সামনে ঝুঁকবে তাকেও দেখা যাবে না জোরে বলুন আল্লাহ সব বাতিল করে দেওয়া হলো আর সেইখানে এখন পীরদেরকে চেষ্টা করা হয় পীরদের মাজারে মান্যত করা হয় মান্যত করবো কার জন্য পীরের জন্য মান্যত করা হারাম মুসলমান তবা করো এই বেদাত গুলো বর্জন করো পাঁচ অক্ট নামাজ ফরজ কারো কোনো দ্বিমত নাই রমজানের রোজা ফরজ কোনো দ্বিমত নাই হজ করা ধনির জন্য ফরজ কোনো দ্বিমত নাই এরকম ভাবে তাসবি তাহালিল করো কোনো দ্বিমত নাই মন গড়া এবাদত করলে আল্লাহ তারা পছন্দ করবেন না সেই জন্য হজরত সালাইমান আলাইসালাম দোয়া করলেন আল্লাহ এমন আমল তুমি আমাকে করার তৌফিক দান করো যে আমল তোমার কাছে গ্রহণযোগ্য হবে আমি যেন মন গড়া তৈরি করে কোনো বেদাত করে যার নামে না যাই তার থেকে বাঁচার তৌফিক দান করো জয় বলেন সুবাহ আল্লাহ আমাকে তোমার ন্যাক বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও জয় বলেন আল্লাহ দোয়া করতে হবে কার কাছে এবারে সোলাইমান চলতে লাগলেন হঠাৎ করে এক জায়গায় বসে হিসাব নিচ্ছেন কেউ হারাই গেল কিনা আল্লাহ মালিয়া লা মিনাল একটা পাখি ছিল নাম ছিল হুদহুদ এই পাখিটার দায়িত্ব ছিল বড় এই পাখির কাজ ছিল পানির অনুসন্ধান করা কতদূর নিচে পানি আছে গ্যাস তালাশ করতে এখন কত বিজ্ঞানী আছে না পানি তালাশ করার জন্য বিজ্ঞানীরা আছে ভূতাত্ত্বিক ভূ বিজ্ঞানী এই বিজ্ঞানীরা বলতে পারে এখানে কত দূর নিচে গিয়ে পানি আছে পরীক্ষা করে মাটি পরীক্ষা করে বলতে পারে ও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যদি আল্লাহকে খুশি করতে পারো আল্লাহর গোলাম হতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য সব কিছু তোমার তাবে করে দেবে বাসলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতে মাস দেওয়া পরি সবগুলো সোলাইমানের আনুগত্যশীল হয়ে গিয়েছিল কার হুকুমে সোলাইমান আল্লাহর হুকুম মানত আর আল্লাহর মাখলুক সোলাইমানের হুকুম মানত জয় আল্লাহ আমার ভাইয়েরাম সোলাইমান আলাই সালাম দেখলেন হুদহুদ পাখি নাই এবারে কি হবে হুদহুদ ব্যাপার কি হুদহুদ দেখতে পাচ্ছে না কেন আমকানা মিনাল গাইবিন নাকি সে আমার পক্ষ ত্যাগ করলো পালাই গেল যদি পালাইয়া গিয়ে থাকে যাবে কোথায় আমি ওকে ধরে কঠিন শাস্তি দিব আও লাজবাহান্নাহু অথবা ওকে একেবারে জবাই করে দিব অথবা সে অবশ্যই আমার কাছে কোনো স্পষ্ট ওজোর পেশ করবে কোনো প্রমাণ পেশ করবে অপশন খোলা আছে কেউ অন্যায় করলে আপনি ধরে তাকে আগেই অভিযোগ করবেন না আগে তাকে বলার সুযোগ দিবেন যে কি আছে তার সমস্যাটা কি ছিল এই আয়াত সেটা শিখাচ্ছে সালাইমান আলাইসালাম বললেন লাউ আজেবান্না হো তার মানে অন্যায় অনুযায়ী শাস্তি হবে প্রথমে বললেন আমি তাকে কষ্টদায়ক শাস্তি দিব এটা হলো যদি সাধারণ অন্যায় করে আর যদি বিদ্রোহ করে আমার হুকুমের বাইরে চলে যা আনুগত্য না করে তাহলে বিদ্রোহীর শাস্তি হচ্ছে আসবাহান্নাহু একেবারে জবাই করে ভুনা করে খেয়ে ফেলব ওরা বাঁচার অধিকার নাই আউলাইয়া তিয়ান্নি সুলতান মুবিন অথবা সে স্পষ্ট কোন না কোন দলিল যদি পেশ করতে পারে কোন প্রমাণ পেশ করতে পারে অজর পেশ করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে এই রকম তিনি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন ফামা কাসা গাইরা দিন অল্প কিছুক্ষণ সময় গেল এর মধ্যে পাখি এসে হাজির হয়ে গেছে ফাকালা আহাত্ত বিমা লান্ত হেট বিহীন সালামকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না এর মধ্যে হদহুত পাখি এসে বলল ও সোলাইমান শুনো আহাত্তু বিমালাম তুহিদবিহি আমি এমন একটা খবর নিয়ে এসেছি যেই খবর তুমি জানো না কাবে আমি একটা খবর এনেছি মিন সাবা সাবা নামক এলাকার থেকে একেবারে নিশ্চিত খবর কোনো সন্দেহ নাই খবরে কোনো ভুল নাই আমি একটা নিশ্চিত খবর তোমার কাছে এনেছি যেটা তুমি জানতে না বোঝা গেল নবীরা গায়েব জানে না ওরা গায়েব জানে না ঠিক কিনা আমার ভাইয়েরা একদিকে আমি তফসির থেকে আলোচনা করছি সাথে শিক্ষণীয় বিষয়গুলো আমি আলোচনা করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন কোন জায়গায় থামলাম সোলাইমানকে এসে পাখিটা বলল এমন খবর এনেছি যে খবর তোমার জানা নেই বোঝা গেল নবীরা গায়েব জানে আর এখন বুজুর্গেরা দাবি করে বিভিন্ন পীরেরা দাবি করে চোখ বন্ধ করলে আরস করছি লৌহ কলম সব নাকি দেখতে পায় জোরে সব দেখার মালিককে ও ভাইজান একমাত্র আল্লাহ তারা দেখেন আল্লাহ তারা সব শুনেন কোন মানুষের ক্ষমতা নেই সব দেখার এটা ভিন্ন বিষয় কারামতুল আউলিয়া যেটা বলি সেটা আমি বলে দিই পরিষ্কার কারামত কোন ক্ষমতার নাম না এটা হচ্ছে আল্লাহ তালা যখন যাকে যতটুকু দান করেন তখন সে অতটুকু জানতে পারে এর বেশি নয় ইতিহাস থেকে পড়ুন ইউসুফ আলাই সালামকে কুয়ায় ফেলে দিয়ে তার ভাইরা গিয়ে বাপকে বলল ইয়াকুব সালামকে বলল ওকে বাগে নিয়ে গেছে একবার সালাম কিছুই বুঝতে পারলেন না ফাসবরুন জামিল বলে কানতে লাগলেন আর ওই চল্লিশ বছর পরে ইউসুফের সঙ্গে যখন তার ভাইদের পরিচয় হয়ে গেল ইউসুফ যখন জানতে পারলেন তার বাবার চক্ষু কানতে কানতে অন্ধ হয়ে গেছে ইউসুফ বলেন আমার এই জামাটা নিয়ে আব্বার চোখে লাগাইয়া দাও চোখটা ভালো হয়ে যাবে ইউসুফের জামা নিয়ে যখন মিশরের থেকে রওনা করলো ইয়াকুব আলহিসালাম হাজার হাজার মাইল দূরের থেকে মিশরের কিনা সেই কিনানে বসে বলছে আমি ইউসুফের জ্ঞান পাচ্ছি আমি ইউসুফের ঘেরান পাচ্ছি যে তোমরা আমাকে পাগল না কও মানসিক রোগী না বলো আমি ইউসুফের ঘেরান পাচ্ছি প্রশ্ন করতে পারেন তোমার বাড়ির পাশে কুয়ায় বসে যখন ইউসুফ কাঁদছে তখন তুমি ইউসুফের ঘেরানটা পাইলা না আর এখন হাজার হাজার মাইল দূরের থেকে ঘেরান পাচ্ছ ও আমার ভাইয়েরা বিষয়টা হচ্ছে এই আমি যখন ঘেরান পাই আল্লাহ যখন পাওয়ায় তখন ঘেরান পাই ওই কেনানের কুয়ায় যখন পড়েছিল আল্লাহ ঘেরান পাওয়ায় নাই সেজন্য পাই নাই আর ওই হাজার মাইল দূরের থেকে চল্লিশ বছর পরে আল্লাহ তারা ঘেরান পাওয়াচ্ছেন বলে পাচ্ছি ধরে বলেন আল্লাহ এইটার নাম নবীদের হলে মৌজেজা আর এমনি আল্লাহ আমাদের হলে কারামত এগুলো ঠিক আছে কিন্তু ভাই যান কেউ যদি দাবি করেন সে সব দেখে সব কিছু করতে পারে আপনার মনের খবর পর্যন্ত জানে ও ভাই জানে এইটা যদি কেউ দাবি করে সেই ব্যক্তি আল্লাহর গুণের মধ্যে নিজেকে অংশীদার দাবি করে মোশরেক হয়ে গেছে এইরকম সিরিকের বরদাস্ত করা যাবে না এ আকিদা রাখা যাবে না সব কেউ দেখতে পায় না আল্লাহ রব্বুর আলমিন এজন্য পরিষ্কার করে দিলেন একটা হুদহুদ পাখিকে দিয়ে সোলাইমানকে জানিয়ে দিলেন তুমি যত বড় নবী হও না কেন যত বড় বাচ্চা হও না কেন তুমি যদি এই এই কথা মনে করো সব তুমি জানো সব দেখো শোনো মিথ্যা কথা খবর তার কেউ সব দেখতে পায় না সব শুনতে পায় না এই জন্য তিনি এই খবর জানিয়ে দিলেন অবাইজান কোরআনুল কারিমে পরিষ্কার বলা আছে আল্লাহ রাব্বুর আলামিন বলেন নবীদেরকে আল্লাহ যতটুকু জানায় অতটুকু জানে নবী মোহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকে গায়েব জেনে কোনো কথা বলেন না নিজের মনের থেকে তৈরি করে কথা বলেন না ইনহুয়া ইহা আল্লাহর পক্ষ থেকে যা ওহেই করা হয় কেবলমাত্র তাই জানেন জোরে বলেন সুবাহ কেউ গায়েব জানে না গায়েবের মালিক একমাত্র আল্লাহ তারা পরিষ্কার করে দিচ্ছেন এরপরে সুরায় ইউনুসের বিশ নম্বর হাতে বলা আছে ফাকুল ইন্নামাল গাইবুলিল্লাহ বলো একমাত্র গায়েবের মালিক কে কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন যে আপনি আপনার বিষয়টা ক্লিয়ার করে বলে দিন সুরা নামের পঞ্চাশ নম্বর আয়া এই অঞ্চলে আছে কিছু ভণ্ডবীর কিন্তু কম কুমিল্লা অঞ্চলে আছে নবী গায়েব জানে আলিমুল গায়েব আর নবী আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই দুজনে একজনে বলে নওয়াজ ও ভাইজান নবীরা আল্লাহ না আল্লাহর গোলাম কোনটা অসাধু আন্না মোহাম্মদান আব্দুহু রাসুলহু বললাম আর ওরা কয় মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুতা নয় আহমাদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন ওই লোকগুলো গান গায় আর পাবলিককে বুঝায় আহমাদ হচ্ছে আমাদের নবীর নাম আহাদ হলো আল্লাহর নাম একটা মিমের পর্দা মিমের পর্দাটা তুলে দিলে আল্লাহ আর নবী নাকি এক হয়ে যায় জোরে বলে নওয়াজ আল্লাহ হচ্ছেন খালেক নবী হচ্ছেন মাখলুক সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক মানুষ আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ তার মানে হচ্ছে আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কিন্তু তিনি আল্লাহ নন তিনি আলেমুল গায়েব নন আল্লাহ তারা পরিষ্কার করে বলছেন হে আপনি পরিষ্কার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি তোমাদেরকে বলছি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার রয়েছে আমার কাছে গেলে ধনী হইয়া যাইবা দোকানে ব্যবসা উন্নতি হইবে গরিবেরা ধনী হয়ে যাবে গরু দেয় না অনেকে গরু ছাগল উট বকরি মিছিল করে ও ভাইজান পীরের দরবারে গেল কোন পীরের দরবারে ছাগল গেল আর উট গেল গরু গেল এইগুলো কোনো পীর যাচাই করার কোনো প্রমাণ নয় ও আমার ভাইয়েরা বরং গরু ছাগলের নিয়ম হলো যেইখানে গরু ছাগল বেশি থাকে সেইখানে সব ভিড় করে ঠিক কিনা বোঝা গেল গরু আর ছাগল যেখানে যায় ওইটা আল্লাহওয়ালাদের দরবার নয় গরু ছাগলের দরবার ঠিক কিনা ওই যে আটরসি যায় পীরে দাঁড়িয়ে আছে ও ভাই যান দাঁড়িয়ে নাই হজ করে না ওর বাপেও হজ করে নাই এই রকম ভাবে পীর মারা হচ্ছে নামাজ নাই রোজা নাই ও আমার ভাইরা এই পীরগুলো বলে নামাজ রোজা লাগে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না এরা কিন্তু আবার কোরআন দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দলিল দেয় যে কোরআন শরীফে আছে নামাজ রোজা লাগে না সুরায় হেজরের নিরানব্বই নম্বর আয়াতে আছে তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে সুতরাং একিন আসলে আর এবাদত লাগবে না আর একিন মানে হচ্ছে ওরা বলে আল্লাহর সাথে মিশে যাওয়া জোরে বলে নওয়াজ ও আমার ভাইয়েরা আমরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করব যার উপরে কোরআন নাজির হয়েছিল আমরা তাকে জিজ্ঞেস করবো আয়াতের ব্যাখ্যা কি তাপসির এমনি কাছে খুলে দেখুন পরিষ্কার লেখা আছে আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন আর এখানে একই মানে হচ্ছে মৃত্যু তার মানে হচ্ছে তুমি তোমার রবের এবাদত করো যেই পর্যন্ত মৃত্যু না আসে মৃত্যু পর্যন্ত কারো থেকে এবাদত মাফ হবে না নামাজ মাফ হবে না রোজা মাফ হবে না ধনী হলে জাকাত মাফ হবে না জাকাত হজ ফরজ হলে হজ মাফ হবে না আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন মৃত্যু পর্যন্ত এবাদত করতে হবে পীর বলল অলি হয়ে গেলে এবাদত লাগে না পীরেরটা মানবো না আল্লাহরটা মানব ও ভাই ভাইজান আল্লাহর নবীর ইতিহাস পড়ন বোখার এই সাহেবের হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এশার নামাজ রুজু হয়ে গেল সাহাবা একরাম অপেক্ষা করছেন আল্লাহর নবী আসলে জামাত শুরু হবে আল্লাহর নবী প্রশ্ন করছেন জামাত কি হয়ে গেছে সাহাবা একরাম বলছেন হে আল্লাহর নবী আপনার জন্য সাহাবির অপেক্ষমান রয়েছে আল্লাহর নবী উজু করে তৈরি হলেন আবার বেহুশ হয়ে পড়ে গেলেন আবার উজু করলেন আবার বেহুশ বেহুশ হয়ে পড়ে গেলেন বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন শেষ পর্যন্ত বলছেন মুরু আবা বক্রিনিউসাল্লিবিন্নাস আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এমামতি শুরু করে দিলেন এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন পাওয়াজাদা খিফাতান বেবাদানিহি আল্লাহর নবী একটু স্বাস্থ্যটা ভালো লাগলো এবারে উজু করলেন এবারে দুইজন সাহাবিকে ডাক ডাকলেন দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে ইহাদা বাইনা রজুলাইনে আল্লাহর নবী দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে ওই মসজিদের জামাতে হাজির হওয়ার জন্য যাচ্ছেন বোখারি হাদিসে বলা হয়েছে অরে যে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জয় বলুন সুবাহ আল্লাহ ও ভাইজান যেই নবী সম্পর্কে আল্লাহ তারা কোরআনে বলে দিয়েছেন হে নবী আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে যাওয়ার ক্ষমতা না থাকা অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদ মসজিদে জামাতে হাজির হচ্ছেন এরপরে যারা বলে আল্লাহর অলিদের জন্য নামাজ ওজার লাগে না ওইগুলো কি আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিকই আছে তবে কার অলি অলি দুই রকম কয় রকম এক প্রকার হচ্ছে আল্লাহর অলি আর এক প্রকার শয়তানের অলি এই লোকগুলো আল্লাহর অলি শয়তানের অলি কারে শয়তান মে কোনি নামত বলি কারে শয়তান মে নামত অলি অলি নাস্তলানত বার অলি ও ভাইজান কেবল খামাখা ভণ্ড গুলোর দরবারে দৌড়াইও না আর নামাজ রোজা নাই হুক্কা খায় সিগারেট খায় কয়ে যে এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে রাজা তোরা কে খাবি রে গাজা জলদি করে আজা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আরবিন পরিষ্কার ঘোষণা করেছেন তুমি যতক্ষণ পর্যন্ত ও আমার মা দুমতু হাইয়া যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব অতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সালাতের হুকুম দিয়েছেন নামাজের হুকুম দিয়েছেন রোজার হুকুম দিয়ে কোনো মাফ হবে কারো থেকে মাফ হবে না আমি বলতেছিলাম এই পীরগুলো ভণ্ডগুলো জানে সব দেখে আমাদের নবীকে আল্লাহ বলছেন আপনি আপনার বিষয়টা জানিয়ে দিন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কাবত পর্যন্ত সমস্ত মানবদেরকে জানিয়ে দিন ওই চন্দ্রপাড়ার মরিদদেরকেও জানিয়ে দাও আটসির মরিদদেরকেও জানিয়ে দাও দেওয়ানবাগির মরিদদেরকে জানিয়ে দাও দরগাওয়ালা দুর্গাওয়ালা পীরদের মরিদদেরকেও জানাইয়া দাও আল্লাহ আমার কাছে আল্লাহ ধনভাণ্ডারের চাবি নাই ওয়ালা আলামুল গাইবা আর আমি গায়েব জানি না আমি তোমাদেরকে কথা বলছি আমি একজন ফেরেস্তা না ইন ইলাইয়া আমি তো কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যা ওহি করা হয় তাই অনুসরণ করি ওহি থেকে জেনে বলি ওহির বাইরে আমি কোনো কথা বলি না মোহাম্মদ গেজনা গোয়াদ তা না গোয়াদ জিব্রাইল জিব্রাইল হার গেজনা গোয়াদ আলামুন আল্লাহ রাব্বুর আলামিন বলছেন আপনি জানিয়ে দেন লাউ কুমতু আলামুল গায়ব আমি যদি গায়েব জানতাম আমি যদি আমি যদি গায়েব জানতাম আমি ভালো ভালো জিনিসগুলোকে বেশি করে বেছে নিতাম আমাকে কোনো খারাপ স্পর্শ করতে পারত না ও আমার ভাইরা আমাদের নবীজিকে এক এহুদি বুড়ি বিষ মিশাইয়া বকরি গোস্ত খাওয়াইছিল কিনা খাওয়াইছিল আল্লাহর নবীর সঙ্গে যে সাহাবি ছিল সে মারে মারা গেল আল্লাহর নবী যখন গলা চিপে ধরলেন বের করে দিলেন তারপর বিষ ঢুকে গিয়েছিল ও আমার ভাইয়েরাম আমাদের নবীর স্ত্রী আয়সার উপরে মোনাফেকরা তহমত দিয়েছিল এক মাস পর্যন্ত আল্লাহর নবী তার প্রিয়তমা স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশার সঙ্গে কথা বললেন না শেষ পর্যন্ত কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল এগারো নম্বর আয়াত থেকে প্রায় দশটা আয়াত নাজিল হয়ে বুঝতে পারলেন নির্দোষ যারা মুনাফিকরা তহমাত দিয়েছে ওরা দোষী ওদেরকে হদ লাগাইলেন ও ভাইয়েরা বুঝতে হবে কোন নবী গায়েব জানে না কোন অলি গায়েব জানে না কোন বুজুর্গ গায়েব জানে না কোন গণক ঠাকুর গায়েব জানে না কোন মাজারওয়ালা গায়েব জানে না দরগাওয়ালা গায়েব জানে না জেন্দা পীর গায়েব জানে না মুর্দা পীর গায়েব জানে না গায়েবের মালিক একমাত্র কে একটা হুদহুদ পাখিও নবীকে বলে দিল ডাইরেক্ট বলল আমি এই খবরটা দেখে এসেছি কি খবর দেখলো এবারে শুনুন এনে আমি দেখেছি ওই সাবা এলাকায় একজন মহিলা আছে যে মহিলা ওই এলাকার জনগণের নেতৃত্ব দেয় সে ওখানে মালিকা বাদশাহ রানী এবং তার সব রকমের নাজ ও নেয়ামত আছে ধন সম্পদ আছে বাড়ি গাড়ি আছে সব রকমের নেয়ামত আছে আর একটা তার বিশাল আকারে সিংহাসন আছে বড় সিংহাসন আছে আমি তাকে এবং তার কমকে দেখেছি তার জাতি এবং সে নিজে তারা কি করে শামসে ওরা সূর্যকে চেষ্টা করে মিন্দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে আল্লাহর পরিবর্তে ওরা সূর্যকে চেষ্টা করে ওরা শিরিক করে একটা হুদহুদ পাখিও বুঝলো শিরিক করা যায় না হারাম ওই রানীকে চেষ্টা করা হারাম হুদহুদ পাখিও বলল কোরআনে পরিষ্কার বলে দিয়েছে হুদহুদ পাখির মাধ্যমে আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন শয়তান ওদেরকে এই কাজগুলো সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে বোঝা গেল যারা সূর্য পূজা করত চেষ্টা করত তাদের জন্য শয়তান এটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আজকে যারা মাজারে চেষ্টা করে যারা পীরের পায়ে দা করে যারা অলিদের পায়ে দা করে অমুসলমান তাদেরটাও একই কথা শয়তান ওদের জন্য কাজটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এবারে মালিক ওই এক আল্লাহকে করতে হবে কোন মালিকাকে সেজদা করা যাবে না কোন রানীকে সেজদা করা যাবে না অ মুসলমান পরিষ্কার হয়ে গেল সেজদা করবো কার জন্য এবাদত করবো কার জন্য হদহুদ পাখি পরিষ্কার করে দিল এইটাই ছিল সেই খবর যে খবর সোলাইমান তুমি জানো না তুমি বাদশাহ হয়ে বসে আছো আর তোমার এই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে আল্লাহর বিরুদ্ধে মাখলুককে চেষ্টা করা হচ্ছে অ মুসলমান জাতি যেইখানে শিরিক থাকবে ওইখানে তোমাকে যুদ্ধ করতে হবে এবারে সোলাইমান আলাইসালাম যখন শুনলেন এই জমিনে বসে আল্লাহর পরিবর্তে সূর্যের চেষ্টা করা হচ্ছে তিনি বরদাস্ত করলেন না তবে একটু পরীক্ষা করা দরকার সত্য বলল নাকি মিথ্যা বলল সোলাইমান আসসালাম বললেন কলা সানাংজুরু আসদাকাত আসদাক্তা আম কুন্তা কাজিবিন আমি পরীক্ষা করে দেখব তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ সোলাইমান আলাই একটা চিঠি দেখলেন আর ওই হুদ হুদ পাখিকে বললেন তুই যা এই চিঠিটা নিয়ে যাবি ইলাইহিম আমার এই চিঠিটা নিয়ে ওদের সামনে ছেড়ে দিবি আনহুম এরপরে চিঠি দিয়ে ওখানে বসে থাকবি না একটু সরে যাবি কি সুন্দর আদব বোঝা গেল যদি আপনি কাউকে কারো কাছে কোনো খবর দিয়ে পাঠান যাকে পাঠাইলেন তার নিয়ম হলো খবরটা দিয়ে আসে ওখান থেকে সরে যাবে যাতে ওরা নিজেরা পরামর্শ করতে পারে খোলামালা কথা বলতে পারে আর আপনি ওখানে দাঁড়ায় থাকলে খোলামালা কথা বলতে পারবে আল্লাহ রাব্বুল আলমিন কি সুন্দর আদব শিখিয়ে দিয়েছেন এই কোরআন আলো সেজন্য বলেছি একটা সামান্য বিষয় যদি কারো কাছে পাঠান সেইখানে গেলেও যাকে পাঠাইলেন তার নিয়ম হলো চিঠিটা দিয়া সরে যাবে খবরটা দিয়ে সে অন্যত্র বসবে অন্য রুমে বসবে যাতে ওই লোকেরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত জানাইতে পারে তুমি যদি ওইখানে গিয়ে বসে থাকো তাহলে ওরা পরামর্শ করতে পারবে না মন খুলে কথা বলতে পারবে না এই জন্য সোলাইমন আলাইসালাম বললেন এজাহাব্বে কিতাবি হাদা আমার এই চিঠিটা নিয়ে যাও ওদের সামনে গিয়ে চিঠিটা ছেড়ে দাও সুম্মা আনহুম এরপরে ওখান থেকে একটু সরে যাও ফাংজুর মাদা জিউন এরপরে তারা কি উত্তর দেয় সে উত্তরটা আবার এনে আমার সামনে হাজির হবে এবারে চিঠি চলে গেল হুদ পাখি নিয়ে ওই রানী বিলকিসের সামনে চিঠি ফেলে দিল এবারে যখন চিঠি পাইল আর রানী চিঠি পেয়ে সব মন্ত্রী পরিষদকে ডাকলো আর বলল কালাতিয়া ইলাইয়া ও আমার মন্ত্রী বর্গম ও আমার এমপি বর্গ আমার সভাসদ লোকেরা শোনো এমনি উল্কিয়া কিতাব কারিম আমার সামনে একটা সম্মানিত চিঠি এসেছে কিতাবুন কারিম সুন্দর এবং সম্মানিত চিঠি চিঠির ভাষাটা কি সুন্দর শুনেন ইন্নাহু ও ওই যে বিসমিল্লাহ একবার আছে এখানে ভিতরে এই জায়গাটায় সুরায় নামাল এই সুরার ত্রিশ নম্বর আয়াত এটা আমার ভাইয়েরা চিঠির ভাষাটা কি ইন্নাহু সুলাইমান সুলাইমানের পক্ষ থেকে রহমান রহিম আল্লাহর নামে কার নামে ইন্নাহু রহমান রহিম আমি ওই আল্লাহর নামে এই চিঠি পাঠিয়েছি যিনি আর রহমান অত্যন্ত দয়ালু আর রহিম পরম করুণাময়ী আমি সেই আল্লাহর নামে চিঠি লিখছি কোন খাজা বাবার নামে না গাজা বাবার নামে না আমি কোন পীর বাবার নামে না বিসমিল্লাহ রহমান রহিম অ মুসলমান এই জন্য যেই কোনো কাজ করতে মুসলমান শুরু করবে কি দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করবে ওই যে এক লোক গরু কিনতে যাচ্ছে টাকা পকেটে বউ বলছে যে একটু বিসমিল্লা দিলে তারপরে নামো ঘর থেকে আরে আমার নিজের টাকা দিয়ে গরু কিনবো বিসমিল্লা কেন বলবো আল্লাহর নাম কেন নিতে যাব বাজারে গিয়ে গরু ঠিক করলো এবারে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিল হাত তো পকেটে ঢুকলো তো ঢুকলো আর এক রাস্তা দিয়ে বের হয়ে গেছে পকেট নাই এবারে লজ্জিত হয়ে গেল গরু আর কেনা হলো না বাড়ি ফিরে আসলো বউ জিজ্ঞেস করলো গরু কোথায় বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ ইনশাল্লাহ বলতে বলেছিল বিসমিল্লাহ রহমান রহিম ইনশাল্লাহ বাজারে গেলাম ইনশাল্লাহ গরু কিনলাম ইনশাল্লাহ পকেটে হাত দিলাম বিসমিল্লাহ রহমান রহিম পকেটে হাত দিয়ে দেখি পকেট থেকে হাত বেরোচ্ছে না নিচের দিকে নেমে গেছে ও আমার ভাইয়েরাম মুসলিমদের প্রত্যেকটা কাজে অমে লোকেরা যখন ভাত পাকাইতে যাও চাউলটা ধো বিসমিল্লা বলে শুরু করো ঘরে প্রবেশ করছো বিসমিল্লা বলে ঢুকো ঘরের থেকে বের হচ্ছ বিসমিল্লা বলে বের হও এরকম ভাবে যে কোনো কাজ হাল চাষ করতে যাচ্ছ বিসমিল্লা বলে শুরু করো বীজটা যখন রোপণ করছো বলো আল্লাহ আল্লাহ আল্লাহ প্রত্যেকটা চারার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ডাকতে থাকো করা যায় কিনা ইন্নাহু মিন সুলাইমানা وإنه بسم الله الرحمن الرحيم আল্লাহ তালু আলাইয়া ও আতুনি মুসলিমিন খবরদার খবরদার অবিল কিস রানী সবার মনুকের রানী তোমার যত বড় ক্ষমতা থাকুক না কেন যত বড় সিংহাসন থাকুক না কেন আর যত সেনাবাহিনী থাকুক না কেন খবরদার খবরদার আল্লাহর জমিনে বসে তোমাকে শিরিক করার অধিকার দেওয়া হবে না আল্লাহ তালু আলাইয়া আমার উপরে তুমি আর বরত্ব দেখাইবা না ও মুসলিমিন আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে আমার দরবারে চলে আসো জয় বলুন আল্লাহ বোঝা গেল আল্লাহর জমিনে যতই কোনো জায়গায় শিরিক থাকে আল্লাহর বিরুদ্ধে কেউ হুকুম করে আল্লাহকে বাদ দিয়ে অন্য করে আবাদত করে মুসলিমরা সেখানে হামলা করবে ঠিক কিনা মুসলমান আজকে মুসলমানরা কয় যে হামলা করা যাবে না এই যে সোলাইমান ফেরত দিল যে ঠিক হইয়া মুসলমানে আসো নাইলে খবর আছে এটা একটা সন্ত্রাসী হুকুম না বোঝা গেল আল্লাহর হুকুম যদি কেউ না মানে তার ব্যাপারে আর কোন নমনীয়তা করা যাবে না শিরিক করা যাবে না ও ভাই জানেরা আল্লাহ রাব্বুর আলমিন কোরআনুল কারিমে পরিষ্কার বলে দিয়েছেন তুমি যত গুণা করো অন্যায় করো যদি তবা করতে নাও পারো আমার কাছে চলে আসতে মরে গেছো আমি হয়তো ক্ষমা করে নাইলে শাস্তি দিয়ে তোমাকে মাফ করে জান্নাত দিব কিন্তু একটা গুণা আমি ক্ষমা করব না এই গুণা যদি তুমি নিয়ে আসো আর জীবদ্দশায় তবা করে না আসো আমি ওই গুণাটা ক্ষমা করব না সেটা কোন গুণা সুরায় নেশা এর চেয়ে ছোট গুণা যতই করো আল্লাহ তালা ইচ্ছে করলে ক্ষমা করে তোমাকে জান্নাত দিবেন জোরে বলেন সুবাহান কিন্তু যদি শিরিক করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তার ঠিকানা হবে জাহান্নাম আর ওই জালিমদের জন্য কোন সাহায্যকারীও থাকবে না আল্লাহ তালা সিঁড়ি করাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন জোরে বলেন নওয়াজ এই জন্য ভাইজার শিরিক করা যাবে না শিরিক করা কথার মধ্যে হতে পারে এবাদতের মধ্যে হতে পারে এবাদত করব আল্লাহকে খুশি করার জন্য এখন কেউ ঠোঁট লড়াচাড়া করার দেখায় আমি জিকির করি মানুষে আল্লাহ অলির বলবে এই জন্য কেউ নামাজে লম্বা রুকুসেজদা করে লোকে দেখে যে আল্লাহর অলি এই জন্য এইরকম যদি করো শিরিক হয়ে গেল এগুলো অবশ্য ছোট শিরিক শিরিক কিন্তু ভাগ আছে কিছু শিরিক আছে একেবারে বড় শিরিক ইসলাম থেকেই বের হয়ে যায় আর কিছু সেরেক আছে ছোট সেরেক কথার মধ্যে সেরেক আছে তুমি না হইলে এই কাজটা আমি করতে পারতাম না আরে যদি এই কাজটা না করতাম এটা হইতো না লাও যদি আরবিতে বলা হয়েছে এই যদি মদি বলা যাবে না যেটা হওয়ার তা হয়ে গেছে যেটা না হওয়ার তা হইতো না তুমি যতই তদ্বির কর এই বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুসলমান জেনে রাখো তোমার যেটা ঘটার তা ঘটে যাবে যেটা হয়ে গেছে দুনিয়ার সমস্ত মানুষ একাত্র হলেও এটা ফিরাবার ক্ষমতা ছিল না আর যদি যেটা হওয়ার নয় ওটা সমস্ত মানুষ একাত্র হয়েও কেউ করতে পারত না এই জন্য খবরদারের কথা বলা যাবে না যদি এইটা করতাম তাহলে এটা হইতো না যেটা এটা করতাম তাহলে এটা হইতে যদি মোদি বলা যাবে না আল্লাহর হাবিব বলেছেন লাউ এটা শয়তানের চাবি তুফাত্তে বাবা শৈতান এ যদি শব্দ ব্যবহার করা যাবে না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আলমিন অন্যায় করলে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ তালা আঠারো জন নবীর নাম উল্লেখ করেছেন কোরআনে এরপরে বলেছেন সুরা নামের অষ্টআশি নম্বর আয়াত ওয়ালাউ আশরাকু লাহাবে এই নবীর দল যদি আল্লাহর সঙ্গে শিরিক করত তাহলে জেনে রাখো নবীদের কেউ ছাড়া হতো না এই নবীদের জীবনের সমস্ত আমল গুলো বরবাদ হয়ে যেত এরপরে আল্লাহ তারা সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তারা বলছেন লাইন আশরক্তা লাইন আশরক্তা নবী আপনি যদি আমার সঙ্গে শিরিক করতেন আপনি যদি আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করেন লাইহাবাতান্না আমার লুকা আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে ওলা তা মিনাল খাসিরিন আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ও ভাই যান সেজন্য শিরিক করা যাবে না আমার দেশে অনেক আছে পীরের কলব মতবাজ্য করে পীরের মন্তরে বসায় পীরের ছবি কল ঘরে রাখে পীরের কল্পনা করে ফানাফিল পীর হয়ে যায় ফানাফিল শাহিক এই সমস্ত শিরিকি কথা আমরা নামাজ দাঁড়িয়ে বলি ইয়া কানা বুধো ইয়া কানাস্তাইন আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলে আমি করি তোমার কাছে সাহায্য চাই ডাইরেক্ট না ভাই মাধ্যম আছে কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই আমার দেশে এক শ্রেণীর মুরিদরা আছে কয়ে যে আমি আমার কলম মতো করলাম পীর কেবলার কলমের দিকে পীর কেবলার করব তার পীরের দিকে তার করব তার পীরের দিকে হাজার পীরের দিকে ফিরাইয়া তারপরে ভাইয়া মাধ্যমে আল্লাহর দিকে ও ভাইজার নামাজে আমরা বলি আমি আমার চেহারা মতো অজ্জ করলাম কার দিকে ওই মহান সত্তার দিকে মহান জাতের দিকে মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মতো আজ্জু হলাম হানিফ হান সম্পূর্ণ ভাবে হানিফ হয়ে হানিফ মানে কি হানিফ মানে হলো সব বাতিল মাবুদকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা খাজা বাবা গাজা বাবা পীর বাবা দরগা বাবা গায়রুল্লাহ সব বর্জন করে লাহ দ্বারা সব বর্জন করে ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করা ও আমার ভাইয়েরা একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তুমি যখন একটা পুরাতন বিল্ডিং এ রং করতে যাও প্রথমে পুরাতন বিল্ডিং এর রং গুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করো এরপর নতুন রং করো ঠিক তেমনি ভাবে লাইলাহা বলে একজন মুসলমান প্রথমে লাইলাহা ইল্লাহ লাইলাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করলো যত গায়রুল্লাহ আছে লাহা ইল্লাল্লাহ এই খাজা বাবা গায়রুল্লাহ এই গাজা বাবা গায়রুল্লাহ এই দরগাওয়ালা গায়রুল্লাহ দুর্গাওয়ালা গায়রুল্লাহ মাজারওয়ালা গায়রুল্লাহ রাজা বাদশাহ গায়রুল্লাহ ইমাম মুক্তাদি গায়রুল্লাহ পীর মুরিদ গায়রুল্লাহ নবী রসুল ভি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব গায়রুল্লাহকে বর্জন করে এক আল্লাহর হুকুম মানতে হবে ইল্লাল্লাহ বলে গ্রহণ করতে হবে এইটা যদি কারণ না থাকে সে ব্যক্তি শিরিক করল মোতাজ্জবে আল্লাহর দিকে আমি বলি তুমি যখন তোমার কলবটা মোতাজ্জ করলা পীরের কলবের দিকে ওই পীর সাহেবের কলপ তখন পায়খানায় মোতাজ্জ তোমার কলবটা কই যাইবে তুমি যখন তোমার কলবটা মোতাজ্জ করেছ পীর কেপলার কলবের দিকে পীর কেবলা ওই সময় তার কলপটা মোতাবাজ্য করে বসে আছে তার বিবি সাহেবার দিকে স্ত্রী সাহেবার দিকে তোমার কলপটা কই যাইবে এই সমস্ত কলপ মোতাবাজ্য করা কোরআনে নাই হাদিসে নাই সব ভণ্ডামি এইগুলো বর্জন করতে হবে এই পীরগুলো লেখেছে বইতে কয় পীরের দিলে দিল মেশাইলে মুর্দা দিল জিন্দা হয় পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিলে বলে জিন্দা হয়ে যায় ও আমার ভাইরা সাহাবাই কেন এরকম দিল টিল মিশাই নাই আল্লাহর নবী কোরআন এবং হাদিসের কথা বলেছেন সাহাবাই কেরাম আমল করেছেন এইরকম ওলামাই কেরাম কোরআন হাদিসের কথা বলবে মানুষ সে অনুযায়ী আমল করবে নামাজ রোজা করবে হজ করবে জাকাত দিবে এই এবাদত গুলো করবে তাসপিতা আদিল করবে কিন্তু এবাদত করার সময় কোন পীরকে অন্তরে বসানো যাবে না এখন একদল মুড়ি দ্বারা পীরকে অন্তরে বসায় আবার ঘরে পীরের ছবিও রাখে এমন কি কোন কোন পীরের মুড়িদরা স্বর্ণের লকেটের সঙ্গে মুড়িদ পীরের ছবি বানাইয়া গলায় ঝুলাইয়া রাখে আল্লাহর হাবিব ফারমান বুখারের হাদিসে বলা হয়েছে যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে অথবা কোন কুকুর থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস তা ঢোকে না তাহলে ভাইজান যেই লোকটার কলবের মধ্যে পীরের ছবি আছে ওই কলবের মধ্যে আল্লাহর রহমত ঢুকবে আল্লাহর রহমাতের ফেরেস্তা ডুববে না ওই কলবের মধ্যে শয়তান ডুববে কে ডুববে এই জন্য পরিষ্কার হয়ে যান আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা ইউসুফের একশো ছয় নম্বরাতে বলছেন বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্য মোশরেক ইমান আনে ঠিকই কিন্তু কি মোশরেক সিরিপযুক্ত অবস্থায় এই মোশেক গুলো কারা এই মোশেকরা নামাজ পরে রোজা রেখে হজ থেকে জাকাও দেয় এরপর আল্লাহ বলছেন বেশিরভাগ লোকেরা ইমান আনার ঠিকই কিন্তু কোন সেরেক যুক্ত অবস্থায় ওই বাইজান আজকে তোমাকেও যাচাই করতে আমাকে যাচাই করতে হবে আমিও এই দলের মধ্যে পড়ে যাই কিনা আমার ইমানের মধ্যে কোন সেরেক আছে কিনা এগুলো বর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে পরিষ্কার করে দিয়েছেন লাই লাইল্লাহ সাক্ষী না দিলে কি ইসলামে প্রবেশ করবে না আজকে মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কি সাক্ষী দিয়েছ হ্যাঁ বলেছি আসাদুল্লাহ ইল্লাল্লাহ এই সাক্ষীর মানে কি এই সাক্ষীর মানে তো বুঝি নাই আদালতে গেছে একজন লোক জজ জিজ্ঞেস করো তুমি কে কয়ে আমি খুনের মামলার সাক্ষী আচ্ছা বলো কে খুন করেছে কয়ে জানি না কাকে খুন করলো তাও জানি না কেন খুন করলো কি দিয়ে করলো কিচ্ছু জানি না আদালত বলবে ফাজলামি করার জায়গা পাও নাই পুলিশ দেখে বলবে দেখ মাথা ঠিক আছে কিনা মাথা যদি ঠিক থাকে কয়েকটা বাড়ি মেরে জেলখানায় পাঠা আর যদি মাথা ঠিক না থাকে পাপ না পাগ লাগানোতে পাঠা মাথা ঠিক করে আন ও আমার ভাই ভাইজানেরা দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয় যেই সাক্ষীকে আল্লাহ কোরআনে বলেছেন কুল আইন আকবরু শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সুরা আনামের উনিশ নম্বর আয়তে আছে আল্লাহ তালা রাষ্ট্রকে বলেছেন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ সেই সাক্ষী হচ্ছে আল্লাহু ওয়াহিদ লাইলাহ সাক্ষী দেওয়া আজকে যদি মুসলমানদের প্রশ্ন করি এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন বলতে পারেন কি সাক্ষী কোরআনুল করিমের ভাইজান সুর আল ইমরানের আঠারো নম্বর আয়াতে আছে পরিষ্কার বলা আছে শাহিদ আল্লাহ আন্নাহু হাকিম জোরে বলুন সুহান আল্লাহ লিল্লাহ তকবীর ঠান্ডা হয়ে গেছে সব গতবার তো এসে গরম ছিল মুসলমান আসলে আজকে বয়ানও ঠান্ডা করতেছে গলাটা ভেঙে গেছে এই জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল কোরআন বলেছেন শাহিদ আল্লাহ আল্লাহ তারা সাক্ষী দিয়েছেন কে সাক্ষী দিয়েছেন বোঝা গেল লাইলাহার সাক্ষী আল্লাহ স্বয়ং নিজেও দিয়েছেন শাহিদ আল্লাহ আন্নাহু আল্লাহ ছাড়া আর কোন ইলাহার নেই আর কোন মাহবুদ নেই এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন অল মালাইকাতু এবং সমস্ত ফেরেস তারা দিয়েছেন এবং সমস্ত জ্ঞানীরা দিয়েছেন হুয়া এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো এলান এই সাক্ষী দিতে হবে এই সাক্ষী দেওয়ার মানিটা কি সাক্ষী তো দিলাম বুঝলাম না কিছুই ও যান লাইলাহার সাক্ষী দিলে গন্ডগোল লাগবে লাইলাহার সাক্ষী মানে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানি না সমস্ত ক্ষমতার মালিককে তখন এই সংবিধানে সে হাজির হয়ে যাবে না না প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আছে না আমাদের এই দেশের সংবিধানের সাথে একে লেখা আছে অথচ কোরআন বলছে করিল্লাহ মালিকার মুল্ক তোমার বাংলাদেশের সংবিধানের সাথে রেখে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর মুসলমানদের সংবিধান কোরআনুল করিমের সুরা আল ইমরানের মাংতা তুমি যাকে ইচ্ছে করে ইজ্জাত দান করো অত জিল্ল মাংতা তুমি যাকে ইচ্ছা অপমান করো বিয়াদিকাল খাইরো সমস্ত মঙ্গলের চাবি তোমার হাতে সব ক্ষমতার মালিককে কোরআনুল করিমের সুরাল ইমরানের ২৬ নম্বর আয়াত এরপরে লাহার মানে হচ্ছে আমি কারো আইন বিধান মানি না ইল্লাল্লাহ আল্লাহ সারা ও ভাইজান এই কথা বললে পরে ব্যাংকে সুদের কারবার চলে আমি মানি না আদালতে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু মানি না সমাজে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু মানি না তাহলে কি আপনার বিরুদ্ধে নির্যাতন শুরু হবে কিনা এই কারণেই যুগে যুগে যত নবীর লাইল্লাহ দাওয়াত দিয়েছেন সব নবীর উপরে নির্যাতন হয়েছে জুলুম নির্যাতন হয়েছে আমাদের নবীর ইতিহাসটা পড়ুন না কেন লাইলা ঘোষণা যেদিন করলেন মাক্কার আবু লাহাব আল্লাহর নবীকে দুই হাত উঁচু করে মারতে গেল একটা লোক নবীর পক্ষে দাঁড়াইতে পারলো না কেউ প্রতিবাদ করতে পারলো না আল্লাহর নবী মনক্ষুণ্ণ চলে গেলেন আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল কেরেমে সুরা নাজের করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন তাব্বাতিয়াদা মা আগনা আনহু মালুহু وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد জোরে বলুন সুবহানাল্লাহ হে নবী আপনাকে আবু যা আবুল আহাব বলেছে ধ্বংস হোক না না আপনি ধ্বংস হবেন না আবুল আহাব দুই হাত উচ্চ করে আপনার দিকে ধেয়ে গেছে ওর দুই হাত ধ্বংস হবে ও নিজেও ধ্বংস হবে আল্লাহ তারা ধ্বংস করেছেন কিনা ভাইজান আবুল আহাব কোন যুদ্ধে মারা যায় নাই যুদ্ধে মরলে কেমনে বুঝবেন যে ওর মাল কোনো কাজে আসে নাই ইতিহাস পড়ন আবুল আহাব মরল কেমনে আল্লাহ রব্বুল আলমিন ওর দেহের মধ্যে প্লেগ রোগ দিল তন প্লেগ রোগ আমাদের দেশে ফোড়া হয় না ফোড়া বড় বড় ফোড়া আরেকটা আছে তহন পেলেগ যেটা বড় ফোড়ার মতো হয় নিচের থেকে গোস্ত পচে গলে তারপরে বের হয়ে যায় দুর্গন্ধ ছড়ায় আরব দেশে এই লোকটাকে বলতো মহামারী এই রোগ হইলে যার হইতো ওর পাশ থেকে লোক সব দূরে পালাই যেত সব পালাইয়া গেল মা কাসাব আল্লাহ প্রমাণ করতে চান ওই আবুল আহাব বংশের গৌরব ছিল ওর জনশক্তি ছিল অনেকগুলো সন্তান ছিল অনেক সম্পদ ছিল এই গৌরব করত সেজন্য আল্লাহ তারা ওকে দেখাচ্ছেন তোর এই সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না আবুল আহাব পস্তে পস্তে শ্বাস মরলো একা একা কেউ খাওয়ায় না কেউ কাছে যায় না সেবা দেয় না মরার পর এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লো বাতাসে বাতাসে রোগ জীবন ছড়াতে লাগলো তখন ওর ছেলেদেরকে লোকেরা তিরস্কার করতে লাগলো যে ওকে হয়তো তোরা দফন করবি নইলে সর্বনাশ তোদেরকে বিরুদ্ধে যুদ্ধ লাগবে এই শেষ পর্যন্ত ওই আবুল আহমের ছেলেরা অনেক দূরে একটা গর্ত করলো গর্ত করে তারপরে লম্বা লম্বা এই চারি গ্রামের মাহফিলের যে লম্বা বাঁশ আছে এর চেয়েও লম্বা লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া তারপরে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করে গর্তের মধ্যে নিক্ষেপ করেছে এরপরে দূরের থেকে মাটি দেওয়ার জন্য কেউ কাছে যায় নাই দূরের থেকে পাথর মেরে মেরে ওর গর্তটাকে ভরাট করে দিয়েছে জোরে বলুন সুহার আল্লাহ তাব্বাতিয়াদা তাব্বা অ যুবকেরা আমি গতবার তোমাদের বলেছিলাম যদি হকের পক্ষে থাকো কোরআন এবং হাদিসের পক্ষে থাকো দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে দমাতে পারবে না দুনিয়ার কোন শক্তি তোমাদের মোকাবেলা করতে পারবে না এজন্য একটাই শর্ত কোরআন এবং সুন্নার পক্ষে থাকতে হবে হকের পক্ষে থাকতে হবে শেরেক বেদাত করা যাবে না এজন্য আল্লাহ তারা বলছেন কোরআনুল করিমের আমি তাফসির থেকে পেশ করছিলাম সোলাইমান আলাইহ সালাম পরিষ্কার করে দিলেন এই জমিনে শেরেক চলতে পারবে না সূর্য পূজা চলবে না চন্দ্র পূজা চলবে না মাজার পূজা চলবে না পীর পূজা চলবে না খাজা বাবা চলবে না গাজা বাবা চলবে না আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমী দিন চিঠি পৌঁছে গেল এবারে মন্ত্রীদের সামনে চিঠি পড়া হলো এবারে সাবার রানী মন্ত্রীদেরকে বলল হে আমার মন্ত্রীবর্গ ও আমার এমপি বর্গ সভাসদ বর্গ তোমরা আমাকে পরামর্শ দাও কি করতে পারি আমি তো তোমাদের সঙ্গে পরামর্শ না করে কোনো চূড়ান্ত কাজ কোনো সময় করি না সিদ্ধান্ত নেই না তোমরা আমাকে পরামর্শ দাও আমরা কি করতে পারি পালু এবারে ওই মুলকে সাবা রানী সাবাকে তার মন্ত্রীরা তার সেনারা অভয় দিল কলু নাহনু উলু উলু সাদিদিন আমাদের শক্তি আছে আমরা প্রচন্ড আকারে হামলা করতে জানি একটা দেশ তবাহ করে দিতে পারে ধ্বংস করতে পারে সেই ক্ষমতা আমাদের আছে তবে আমরা আবেগ দিয়ে কাজ করব না অল আমরু ইলাইকে বিষয়টা আপনার উপরে ন্যস্ত করা হলো ফাংজুরি মাদা তামরুন আপনি কি করবেন একটু পরামর্শ করে চিন্তা করে দেখুন আপনি আমাদেরকে হুকুম করেন আমরা আপনার হুকুম ফলো করব আমরা যুদ্ধ করব আমরা জীবন দিয়ে লড়াই করব বোঝা গেল বাতিলরা লড়াই করতে রাজি আর মুসলমান কয় যুদ্ধ করা লাগবে না আর মুসলমান আজকে তোমাদের সারা দুনিয়াতে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে কেন সাহস পাচ্ছে মুসলমান আল্লাহর দিন থেকে সরে গেছে আল্লাহর কোরআন থেকে সরে গেছে এবারে রানী কি বলছে শুনুন দেখো এইটা সাধারণ কোনো বিষয় না কালাত ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন আ শুনে রাখো ক্ষমতাশালী বাদশা যারা হয় তারা কিন্তু যখন কোন জনপদের উপর হামলা করে প্রবেশ করে তারা ওটাকে তসনস করে ধ্বংস করে দেয় এবং ওইখানে ইজ্জাত ওরা সম্মানিত মানুষদেরকে অপমান করে ছেড়ে দেয় বন্দি করে হত্যা করে তাদেরকে অপমান করে এরাও কিন্তু তাই করবে আবেগ দিয়ে কাজ করা যাবে না তবে একটু পরীক্ষা করতে চাই দেখবো সে আসলে নবী নাকি দুনিয়ার বাদশাহ এইটা পরীক্ষা করার জন্য আমি কিছু হাদিয়া পাঠাবো যদি দুনিয়ার সাধারণ বাদশাহ হয় তাহলে আমরা যুদ্ধ করব আমরা বিজয় লাভ করবো আমাদের শক্তি আছে আমরা যোদ্ধা তোমরা যুদ্ধ করতে পারো সেই কৌশল তোমাদের জানা আছে আমরা পিস পাবো না আর যদি সুলাইমান কোন দুনিয়ার সাধারণ বাদশাহ না হয়ে থাকে তাহলে তার সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না আমি একটু পরীক্ষা করার জন্য একটা কাজ করছি আমি তার কাছে হাদিয়া তো বা পাঠাবো হাদিয়া দিয়ে দেখব যদি হাদিয়া পাইলে খুশি হয় তাহলে বসতে হবে দুনিয়াদার পীর দুনিয়ার ভণ্ড পীর ওই টাকার জন্য পাগল কয় মরিদরা আসতে গেলে কিন্তু টাকা পয়সা ছাড়া মোসাফা করা যায় না পীরের কাছে গেলে কিছু হাদিয়া দেওয়া লাগে না গরিব মানুষ খাইতে পায় না সে গিয়া পীরকে টাকা দেয় আর পীর শহরে মার্কেট বানায় বড় বড় মার্কেট বানায় ঠিক কিনা এই দেশের সবচেয়ে বড় বড় ধনী কারা জানেন পীর সাহেবেরা কারা বিনা পুঁজির ব্যবসা গরিব মরিচ খাইতে পারে না সেও গিয়ে মোসাফা করতে গিয়ে একশো টাকা দিয়ে আসে ঠিক না ও ভাই যান হাদিয়া দেওয়া নেওয়া দুইটাই সুন্নাত আল্লাহর নবী নিজেও হাদিয়া নিতেন সাহাবিদেরকে হাদিয়া দিতেন আজ পর্যন্ত কোন পীর তোমাকে হাদিয়া দিয়েছে তাহলে বোঝা গেল এইটা নবীর সুন্নাত না একতরফা তুমি কেবল দিয়েই যাইব বেড়া খাইতেই থাকবে আমার ভাইয়েরা এইটাই পরীক্ষা করার বস্তু হাদিয়া দিয়ে দেখি আমরা হাদিয়া পাঠাইলে পরে দেখি এই হাদিয়া পেয়ে সে কি করে খুশিতে গ্রহণ করে নাকি ফেরত দিয়ে দেয় এবারে ফালাম্মা যা সুলাইমানা যখন ওই সাবার রানের পক্ষ থেকে হাদিয়া তো বোঝা উট বোঝাই করা গাদা বোঝাই করা বিশাল হাতিয়ার তোপর বহর যখন গিয়ে সোলাইমানের দরবারে পৌঁছল বিমালিন তোমরা বোধহয় আমাকে মাল দিয়ে সাহায্য করতে চাচ্ছ আমাকে মাল দিয়ে স্তব্ধ করে চাচ্ছ আল্লাহ খয়রুম মিম্মা আতাকুম তোমাদেরকে আল্লাহ তারা যে সম্পদ দিয়েছেন আমাকে ওর চেয়ে অনেক সুন্দর অনেক ভালো মাল দিয়েছেন আমি তোমাদের হাতিয়ার চাই না বরং তোমরা তোমাদের হাদিয়া নিয়ে খুশি তো আনন্দ থাকো এর যে হিম এই বাটা ফিরে যা হাদিয়া নিয়ে চলে যা আমরা আসতেছি এমন একদল সেনাবাহিনী নিয়ে যোদ্ধা নিয়ে লাহম বিহা তোমাদের যাদের মোকাবেলা করার কোনো ক্ষমতা থাকবে না ওয়ালা নখরে হুম মিনহা আজিল্লা আমরা ওদেরকে ওখান থেকে বের করে দিব অপমান করে ইজ্জাত করে ওরা একেবারে ভুনা হয়ে যাবে অপমানিত হবে আমরা ওদের একজনকেও ছাড়ব না এইরকম ভাবে হুকুম দিয়ে পাঠাইলেন অমুসলমান জাতি আজকেও যদি তোমরা সেই রকম তৈরি হতে পারো সলাইমানের মতো হুমকি দিতে পারো দেখবা কুফারদের জাল জালা শুরু হয়ে যাবে আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন একবার তবুকের যুদ্ধের প্রস্তুতি হচ্ছে মাস্তিদ নবীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন সাহাবা একরাম এক একজন নাম দাঁড়িয়ে বলছেন এমন এক অবস্থায় একজন মহিলা তার দুধের সন্তানকে পেশ করেছেন আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে আমার বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে আমার পরিবারে আর তো কেউ জীবিত নাই যাকে আপনার কাছে অর্পণ করব। এই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই মেহরবাদি করে আমার দুধের সন্তানটাকে আপনি কবুল করুন আল্লাহর হাবিব বললেন আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি আমি বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না আমার এমন যুবকের প্রয়োজন যে উঠে বসতে পারবে ঘোড়ায় বসতে পারবে গাদায় বসতে পারবে তীর চালাতে পারবে তরবারি চালাতে পারবে আর ঢাল ঘুরাতে পারবে এমন লোকের প্রয়োজন তোমার এই শিশু কোনটাই তো করতে পারবে না আল্লাহ নবীর মহিলা সাহাবি অ মাহেরা বোনেরা খুব ভালো করে শোনো সন্তান জন্ম দিবা আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য এই নিয়াত করে সন্তান পালবা আল্লাহ বরক দান করবেন ওই মহিলা সাহাবি বলল ইয়ারসুল আল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না আমার দুধের শিশু তরবারি চালাতে পারবে না আমি তো একে তীর তরবারি চালাবার জন্য দেই নাই আমি জানি আমার এই শিশু তীর চালাতে না পারলেও তীর খেতেও তো পারবেন তরবারি ঘুরাতে না পারলে তরবারি আঘাত খেতে হতো পারবে ঢাল ঘুরাতে না পারলে ঢাল হতে হতো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন তরবাই জাগাত করবে আপনাকে লক্ষ্য করে যখন ওরা হামলা করবে আপনি তখন আমার সন্তানটাকে আপনার সামনে ডাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে আপনার দেহ মোবারক রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ নেহি দুনিয়া মে মুসলমানো কিসি সে जब दौलत ईमान मिली उनको नबी से ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है या बस में जहां महकाएंगे या खून में नहा कर दम लेंगे और মুসলমান জাতি আজকেও যদি সেই রকম এইরকম সন্তানদেরকে তৈরি করতে পারো এইরকম মা হতে পারো তাহলে দুনিয়ার কোন কাফেরদের শক্তি নাই মুসলমানদের দিকে চোখ রাঙ্গানি দেওয়ার মতো মুসলমানদের হামলা করার মতো কোনো শক্তি নাই অ মুসলমান এই দৃশ্য যখন রোম সম্রাটের গোয়েন্দারা দেখলো গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে বলল খবরদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখো না রোমের সম্রাট জিজ্ঞেস করো ব্যাপার কি মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি না না সৈন্য সংখ্যা ওদের অনেক কম বলে তাহলে কি অস্ত্র ওদের বেশি কয় না না অস্ত্র তো ওদের কম বলে তাহলে কি ওদের সৈনিকদের গায়ে শক্তি বেশি কয় না ওদের শক্তিও তো অনেক কম জীর্ণ শীর্ণ শুকনা রুটি খায় দেখেন না শেখ ওসাহাবিন লাদেন ছয় ফুট লম্বা ছিলেন আরো বেশি রুটি খাইতেন শুকনা মানুষ ছিলেন কিন্তু তার ভয়তে আমেরিকার ঘুম হারাম হয়ে গিয়েছিল ঠিক কিনা অমুসলমানরা জেনে রাখো রোমের সম্রাট জিজ্ঞেস করো যদি এইগুলো সব আমাদের বেশি অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি কেন ভয় দেখাচ্ছ রোমের গোয়েন্দারা বলল হ্যাঁ সবই তোমার বেশি তবে জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় আল্লাহর নবী মোহাম্মদের কাছে মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় জয় বলুন সুবাহার আল্লাহ মমিনরা জান দেয় কার জন্য ওদের যুদ্ধ চলছে এক যুবক এসে আল্লাহর নবীর সামনে নিজেকে পেশ করে বলছে ইয়া রাসুল আল্লাহ এই আমার যৌবন এই আমার বাহু এ আমার শক্তি আমি যদি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আমার জন্য আল্লাহর কাছে কি পুরস্কার রয়েছে কি আবাদ রয়ে কি আমার জন্য যাজা রয়েছে আল্লাহর নবী বললেন তুমি জান্নাত পেয়ে যাবে সোজা তোমার জন্য জান্নাত রয়েছে জান্নাত আল্লাহর নবীর স্বামী এবারে থলের থেকে খেজুর বের করলেন কয়েকটা খেজুর বের করে বাকি খেজুরগুলো ছুঁড়ে মানা বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে এবারে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে আরম্ভ করলেন ইতিহাস লেখে পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় এরকম ভাবে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে লাগলেন ঢুকে গেলেন যুদ্ধ করতে করতে আহত হয়ে গেলেন সাহাবাহাম ডাক দিলেন ও যুবক এদিকে ফিরে আস আমাদের কাতারের ভিতরে চলে আস যুবক তাকালো ঠোঁটে মুসকি হাসি আর চেহারা রক্তে রঞ্জিত তোমরা আমাকে যেতে দাও আমাকে বাধা দিও না আমি ওত দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকে বিদায় পাচ্ছি জয় বলছ ভাইয়েরা আমার আজকে আমাদের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে আবু গরিব কারা করে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করে এক এক রাতে এক একজন মহিলাকে বিশটা আমেরিকার সৈন্য ধর্ষণ করেছে ওই জেলখানার থেকে আমাদের ভাইয়ার আমাদের বইরা চিঠি লিখেছে ইন্টারনেটে তোমরা দেখেছ নিজের রক্তটাকে কালি বানিয়ে ফাতে মারা একজন মহিলা চিঠি লিখেছে ও মুসলমানেরা আমরা মুসলিম তোমাদের মা আমেরিকার সৈনিকের আমাদেরকে জেলে ঢুকিয়ে রাতের বেলা এক এক রাতে এক একজন মহিলাকে দশজন বিশ জন করে আয়না ধর্ষণ করছে আমাদের পেটের ভিতর ওদের সন্তান রয়েছে তোমরা আমাদেরকে হয়তো উদ্ধার করো না তো অপমানে উড়িয়ে দাও অ মুসলমানরা এইখানে বসে ফতুয়া দাও আফগানিস্তান আত্মঘাতী বোমা হামলা করা জায়েজ কিনা আজকে তোমার বোনকে যদি কেউ ধরে নিয়ে যেত তোমার মাকে যদি কেউ ধরে নিয়ে যেত আর তারা তোমার কাছে এরকম পত্র লিখত তুমি কি করতে জানি না আজকে মুসলমানদের উপর এরকম চরম নির্যাতন হচ্ছে অথচ ইতিহাস পড় মুসলিম নেতাদের মুসলিম মা বোনদেরকে এরকম নির্যাতন করার সাহস কারো ছিল না হাজ্জাজ ইউসুফের যুগে এই ভারতের রাজা জাহির দুইজন মেয়েকে ধরে ধর্ষণ করেছিল জেলখানে আবদ্ধ করেছিল ওই মেয়েরাও নিজের রক্ত বের করে কালি বানিয়ে ওর নায় চিঠি লিখে পাঠিয়েছিল তৎকালীন খলিফাতুল মুস্তিমিন হাজ্জাজ বিন কাছে হাজের ইউসুফ যখন এই চিঠি পাইল তার ঘুম হারাম হয়ে গেল ষোলো বছরের যুবক মোহাম্মদ বিন কাশেমকে ডেকে বলল ভাতি যাও অস্ত্র লাগে নিয়ে যাও সৈন্য লাগে নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে ওই মুসলিম বন্ধেরকে উদ্ধার করতে না পারবে অতক্ষণ পর্যন্ত ফিরে আসার চিন্তা করো না মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে চলে আসলেন ইতিহাস সাক্ষী শুধুমাত্র রাজা দাহিরকে উচিত শিক্ষা দিলেন না রাজা দাহিরকে দুনিয়ার থেকে জনমের তরে বিদায় করে দিয়ে শুধু ওই অঞ্চলকে বিজয় করেন নাই গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উদ্দিন করেছিলেন জয় বলেন সুবাহ दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने बाहर जुलमत में घोड़े দৌড়ে দিয়ে হামনে অমুসলমান আজকে সেই মুসলিম জাতির বাড়ি ঘর গুলোকে বুলডুজার দিয়ে ঘুরে দিচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা ওরা দখল করে আছে মুসলিম শিশুদেরকে বুকের তাজা রক্তরা বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলমানদের হত্যা করা হচ্ছে কাশ্মীরি মুসলমানদের হত্যা করা হচ্ছে ও বোনেরা ইরাকের মুসলমানদের হত্যা করা হলো এরকম আরকানের মুসলমানদের নির্যাতন হচ্ছে গোটা দুনিয়াকে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে আল্লাহর নবীর ইতিহাস পড়ো আল্লাহর নবী যখন জানতে পারলেন মক্কার লোকেরা ওসমানকে বন্দি করে ফেলেছে বা হত্যা করেছে আল্লাহর নবী তখন হোদাইবি অবস্থান করছিলেন আল্লাহর নবী জোরে সাহাবাই কেরাম থেকে ডাক দিলেন অ সাহাবিরা সব আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি জেলে আবদ্ধ করা হয়েছে ওসমানকে যদি ওরা হত্যা করে ফেলে আসো আমি হাত রেখে দিলাম আমার হাতের উপর হাত রেখে বায়াত করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলই শহীদ হয়ে যাব একটা লোক আমরা মদিনায় ফিরে যাব না খেকে রাজি আছো চোদ্দশো সাহাবাহাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত রেখে পায়াত করল আল্লাহর নবী এক পর্যায়ে নিজের হাতটা পর্যন্ত রেখে বলল এইটা হচ্ছে ওসমানের হাত যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয় বয়াত হয়ে গেল আল্লাহর নবী বয়াত করলেন আল্লাহ তালা কোরআনুল কারিমে বললেন আনিল আল্লাহ তারা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বয়াত করছিল গাছের নিচে বসে আমি জিজ্ঞেস করি আল্লাহর নবী যে বায়াত নিয়েছিল পীর মুরিদের বায়াত নেন নাই আল্লাহর নবী কোন তরিকার বায়াত নেন নাই আল্লাহর নবী ইসলাম গ্রহণ করার জন্য বায়াত নিয়েছিলেন মুসলিমদেরকে উদ্ধার করার জন্য বায়াত নিয়েছিলেন আল্লাহ তাই বায়াতকে পছন্দ করেছেন কোরআনুল করিমের সুর আল ফতার দশ নম্বর আল্লাহ বলছেন আল্লাহ তারা বলছেন নিশ্চয় যারা গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত বয়াত করেছিল ওরা আপনার হাতে হাত রেখে না আল্লাহর কাছে তারা বয়াত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওদের হাতের উপরে আল্লাহ তালার হাত ছিল জোরে বলুন আল্লাহ একজন মুসলিমের জন্য আল্লাহ আল্লাহর নবী নিজের জীবন উৎসর্গ করছেন চোদ্দশো সাহাবায় কেরাম জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছেন সাহাবায় কেরাম কবিতা পড়তে লাগলেন বোখারিতে আছে কেতাবল মাগাজি ঘুরে দেখো আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জেহাদ করে যাবো জলে বলুন সুহান আল্লাহ আর যুবকেরা আল্লাহর নবী জেহাদ করেছেন সাহাবাহাম যুদ্ধ করেছেন আল্লাহ তারা যুদ্ধের প্রসঙ্গ প্রশিক্ষণ দিয়েছেন আজকে একদল লোক বের হয়েছে ইসলামে যুদ্ধ জেহাদ নাই মুসলমান যুদ্ধ জেহাদ করতে হবে সারা কোনো পরিত্রাণ নাই আল্লাহ তালা নিজেই বলেছেন আমি যুদ্ধ করেছি বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে হত্যা করা হলো কি সুন্দরভাবে আল্লাহ তালা বলছেন ফালাম তাকুতুলুহুম হে নবী আপনি ওদেরকে হত্যা করেন নাই মমিনরা তোমরা ওদেরকে হত্যা করো নাই আল্লাহ তারা বলছেন সুরায় কোরআনুল করিমের সুরা আনফাজের সতেরো নম্বর আল্লাহ তারা বলছেন ওয়ামা ফালাম তাকতুলুহুম আপনি ওদেরকে হত্যা করেন নাই তোমরা হত্যা করো নাই কিন্নাল্লাহ কতালাহুম আল্লাহ তারা নিজে ওদেরকে কতল করেছেন জোরে বলে বলেন সুহান আল্লাহ কে কতল করেছেন কতল আছে ইসলামে হত্যা করতে হবে কাফেরদেরকে আল্লাহ তা এরপরে বলছেন যদি কোনো ব্যক্তি কেতাল না করো সব যদি দরগা দুর্গায় ঢুকে যাও অসুবিধা নাই সুরা হাজাবের পঁচিশ নাম্বার আল্লাহ বলছেন সোলাইমান আলাহ ইসলাম যুদ্ধের হুমকি দিলেন এই রানী বিলকিস আল্লাহর জমিনে বসে আল্লাহর সাথে শিরিক করবি এইটা বরদাস্ত করা হবে না খবরদার আমি সৈনিক পাঠাচ্ছি এমন সৈন্য পাঠাবো কি হুমকি দিচ্ছেন এমন সেনাদল পাঠাবো যাদের সঙ্গে যুদ্ধ করার মতো সাহস তোদের নাই শক্তি তোদের নাই এরপরে খালি ছোড়া তোদেরকে বলে নুখরে জান্না হুমিনহা তোদেরকে ওখান থেকে বের করবো তার চরম অপমান করে অহম সাগেরন কি ধমক দিচ্ছেন নবীর আহম যুদ্ধ করছেন আল্লাহ তারা বলছেন আল্লাহ তালা মোমিনদের জন্য যথেষ্ট যুদ্ধ করার জন্য তোমরা কেউ যদি না করো আল্লাহ তালাই যথেষ্ট আছেন ও আল্লাহর নবীর ফেরত মুসলমানরা ভালো করে জেনে রাখো বদরের যুদ্ধে আল্লাহ তারা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন বলে কেমনে করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন বদরের যুদ্ধে আল্লাহর নবীকে সাহায্য করার জন্য ফেরেস্তা বানানো হয়েছিল ফেরেস্তারা বলল আল্লাহ আমরা তো ফেরেস্তা আমরা যুদ্ধ করতে জানি না আমরা তোমার তাসবি তাহালিল করি আমরা তোমার প্রশংসা করতে জানি যুদ্ধ করতে জানি না এবারে যুদ্ধের ট্রেনিং দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে আল্লাহ নিজে প্রশিক্ষণ দিচ্ছেন সুরা নামের বারো নম্বর আছে ও আলেম ভাইয়েরা মাদ্রাসার ছেলে ছেলেরা খুব ভালো করে শুনে রাখো মুফতি জসিমুদ্দিন রহমানি এই কথাগুলো বলে সেই জন্য অনেকে চুলকানি হয় অনেকে সমালোচনা করে কারণ যে আয়াতগুলোকে ওরা ধোকা দিচ্ছে মানুষকে গোমরা করছে এইগুলো ধয়েরা হচ্ছে এই বায়াত নিয়েছেন আল্লাহ নবী এই আয়াত নাজের হয়েছিল এক ওসমানকে যখন বন্দি করা হলো অথবা হত্যা করা হলো তখন আল্লাহ বায়াত নিয়েছিল সেই আয়াত থেকে পড়া হচ্ছে আর বায়াত না হচ্ছে পীর মুরিদির বায়াত আর দুনিয়ার চতুর্দিকে মুসলমানদের নির্যাতন করা করা হচ্ছে হত্যা করা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ধ্বংস করা হচ্ছে ব্যাংকে ইসলাম নাই আদালতে ইসলাম নাই দুনিয়ার কোথাও ইসলাম নাই সব জায়গাতে বিদায় করা হয়েছে সেই ইসলামের জন্য কোন বয়াত নাই আবার বলে জেহাদ নফসের জেহাদ বড় জেহাদ একটা জাল হাদিস দিয়ে দলিল পেশ করে রাজানা মিনাল জেহাদিল আসগারিলাল জেহাদিল আকবর কয় যুদ্ধ বড় যুদ্ধ হল নফসের জেহাদ অস্ত্রের জেহাদ ছোট জেহাদ এই জাল হাদিস মিথ্যা হাদিস যদি কোনো আলেম থাকে আমার সামনে পাঠাও চ্যালেঞ্জ করছি বুয়া হাদিস জাল হাদিস মিথ্যা হাদিস কি বিভ্রান্ত করছে এই জাতিকে এই জাতির ইমানটাকে ধ্বংস করে দিয়ে ছাগল যেমন তোলাইয়া দিলে সব শেষ এরকম যুবকদেরকে তোলাইয়া দিয়ে সবগুলোকে খাসি বানাই দিয়ে সব ইসলামের জজবাকে নষ্ট করে দিচ্ছে ভাইরা আমার আল্লাহ তারা যুদ্ধ করছেন আল্লাহ তারা যুদ্ধের এবারে প্রশিক্ষণ দিচ্ছেন আমি কোন আয়াত পেশ করছি শোনো ভালো করে আল্লাহ তারা ফেরেস তাদেরকে অহি করছেন হুকুম দিচ্ছেন আন্নি মাকুম আমিও তোমাদের সঙ্গে আছি তোমরা একার নও তোমরা যখন যুদ্ধ করবে তোমাদের সঙ্গে আমিও আছি মমিনদেরকে তোমরা দৃঢ় পদে রাখো শক্তি জোগাও চাউল কে ফি কুলুবিল্লাদিনা কাফারুর রোবা বানান আর ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় পিটাবি কে শিক্ষা দিচ্ছেন কোরআনের আয়াত বিশ্বাস হতো নাকি না হলে আজকে সকালে যাবেন সুর আনফালের বারো নাম্বার আয়াতটা খুলে দেখবেন আল্লাহ তারা প্রশিক্ষণ দিচ্ছেন কেমনে মারবি কাফেরদের গর্দানের মারবা উপরে মারবা অদ্রেব মিনহম কুল্লাব বানান আর আঙ্গুল বানার মানে আঙ্গুলের মাথা প্রত্যেকটা আঙ্গুলের মাথা হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবা যেন আর জীবনে আল্লাহর দুশ্মনের আল্লাহর দুশ্মনী করতে না পারে আল্লাহর মমিনদের বিরুদ্ধে যেন আর কোন সময় আসতে না পারে আল্লাহ রব্বুর আলমিন ফেরেস্তাদেরকে নামিয়ে দিলেন টাইটেল দিলেন এখন যেমন মুক্তিযোদ্ধাদের টাইটেল দেয় না বীর বিক্রম বীর উত্তম বীর শ্রেষ্ঠ বীর ভোগ আল্লাহ তালা বদরের যুদ্ধের ফেরেস তাদেরকেও টাইটেল দিয়েছেন কোরআন পড়ুন সুরান ফলের নয় নম্বর আয়াতে বলা আছে একটা গ্রুপের নাম দিয়েছেন ফোন কোরআন বলছে আমি তোমাদেরকে এক হাজার ফেরেস্তা ব্যাটালিয়ান পাঠাচ্ছি কয় হাজার প্রথম গ্রুপ এক হাজার এদের নাম হলো মুরদিফিন এর নাম কি এক হাজার নেমে গেল মুরদিফিন ভালো করে শোনো সুরান ফলে নয় নম্বর গেল এটা এরপরে আল্লাহ তারা বলছেন অটল থাকতে পারো এবং মোত্তাকি হতে পারো এবং তোমরা যদি দুশ্মনদের মোকাবেলায় হঠাৎ করে দুশ্মন তোমাদের সামনে এসে যায় ভয় পেও না তোমাদের আল্লাহ তোমাদেরকে পাঁচ হাজার মুসাফিমিন ফেরেস্তা দিয়ে সাহায্য করবেন ধরে বলুন প্রথমে এক হাজারের নাম কি বলে গেছেন এখন মুরদেফিন এরপরে তিন হাজারের নাম কি মুনজালিন এরপরে পাঁচ হাজারের নাম কি মোসাফিমিন আল্লাহ তারা ফেরেস তাদেরকে টাইটেল দিয়ে তারপরে বদরের যুদ্ধে যুদ্ধ করতে পাঠাইলেন প্রশিক্ষণ দিলেন আল্লাহ টাইটেল দিলেন আল্লাহ এর পরে শোনো আরো ভালো করে শোনো কইবা যে নবীরা যুদ্ধ করেছেন কিনা আল্লাহ তারা সুরায় বাকার একশো দুইশো একান্ন নম্বর বলছেন যেই সোলাইমানের কাহিনী বলছি এই সোলাইমানের বাবার নাম হলো দাউদ আল্লাহ তালা বলছেন অকতালা দাউদ জালুতা দাউদ যা লুতকে হত্যা করে ফেলেছে জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআনুল কারিমের সুরা বাকার দুশো একান্ন নম্বর আয়াত এরপর আল্লাহ তারা বলছেন সব নবীর সঙ্গী সাহাবিরা যুদ্ধ করেছেন কোরআনুল করিমের সুর আল ইমরানের একশত ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহ আল্লাহরা যুদ্ধ করেছে লড়াই করেছে ফামা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে তাদের উপরে যত মুসিবত এসেছে যত বিপদ এসেছে তারা দুর্বল হয় নাই হতোদ্যম হয় নাই তারা ভয় পায় নাই নত হয় নাই তারা মাথা উচ্চ করে যুদ্ধ করেছে কার জন্য আল্লাহ বলছেন হে নবী যদি একটা লোক আপনার সঙ্গে না থাকে যুদ্ধ না করতে চায় সব নফসের নিয়ে হয়ে যায় আর সব যদি ঘরে উঠে যায় আপনি একা চলে যুদ্ধ চালিয়ে যাবেন তুমি একাই যুদ্ধ করতে থাকবে দায়িত্বপ্রাপ্ত যুদ্ধ করবে কাউকে দরকার নাই অহারিদিল মিনি মুমিনিন মুমিনদেরকে উৎসাহিত করুন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল হে নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন এবারে বলবা যে যুদ্ধ করব কি দিয়ে আমাদের চেয়ে শত্রু অনেক বড় আল্লাহ তাআলা বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন কে অ মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নেই মুসলিমদের বিজয় দান করা মালিককে ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলোতে মুসলমানদের সৈন্য ছিল কম বদরের যুদ্ধে মুসলমান মাত্র তিনশো তেরো কাফের এক হাজার সশস্ত্র বিজয় দান করেছেন কে আজকেও যদি মুসলিমরা তোমরা সেরকম কাজ করতে পারো তাহলে দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে দমাতে পারবে না এই সুলাইম আসলাম বললেন এর যে তোমাদের হাতিয়ে ভাগ আমি এমন এক দল সৈন্য পাঠাচ্ছি যে সৈন্যদের সাথে যুদ্ধ করার মতো সাহস তোমাদের নেই শক্তি তোমাদের নেই মিনহা আজিল্লাতান আর আমরা ওদেরকে একেবারে অপমান করে বের করে দিব অহম সাগেরুন চরম অপমান হয়ে যাবে এইটা যখন জানল এবার রানী বিলকিসের দরবারে এটা খবর চলে গেল লোক চলে গেল সোলাইমান আলাইহালাম বললেন একটা কাম করো বেলকিস ঠিক পায় নাই মুসলমানদের শক্তি কত বড় ওরা তো আসবে ঠিকই ওদের আসার আগে তোমরা ওর সিংহাসনটা আমার দরবারে হাজির করে দাও সে আসার আগে ওর সিংহাসন শুদ্ধ সব আমার সামনে হাজির করো আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা মুসলিমিন ও আমার মন্ত্রীবর্গ আমার সভাসদ লোকেরা আমার দরবারের লোকেরা তোদের মধ্যে কে আছে এরকম ওই রানী বিলকিসের বড় বড় একটা সিংহাসন আছে ওই সিংহাসনটা আমার কাছে এনে হাজির করবি কবলা মুসলিমিন আমার কাছে সে মুসলমান হয়ে আসার আগেই যেন সিংহাসনটা চলে আসে সে বুঝবে যে কেমন খেলাটা আমার ভাইয়েরা এহুদি আজকেও আছে আগেও ছিল আল্লাহর নবীর যুগে এহুদিদেরকে বের করে দেওয়া হলো খায়বারে থাকলো আল্লাহর নবী বললেন এইখানে থাকো যতদিন আল্লাহ মঞ্জুর করে আর বেশি দিন বাকি নাই তোমাদের এখান থেকে উৎখাত করা হবে অমর বিন খত্তাবের যুগে এহুদিদেরকে খাইবর থেকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো এহুদি নেতা অমর আব্দুল খত্তাবের দরবারে সে কর জোর করে হাত পেতে ভিক্ষা করছে অমর তোমাদের নবী আমাদেরকে ক্ষয় ভরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন আমরা চাষবাস করব জমি ফসল উৎপন্ন করব অর্ধেক তোমাদেরকে দিব অর্ধেক আমরা খাবো তুমি কেন আমাদেরকে বহিষ্কার করতে যাচ্ছ কেন হুকুম দিলা বের হয়ে যাওয়ার জন্য অমর আব্দুল খত্তাব বলল এহুদি আল্লাহর নবী সেই দিন কি বলেছিলেন প্রত্যেকটা অক্ষর অক্ষরে আমার মনে আছে সেই দিন আল্লাহর নবী বলেছিলেন তোদেরকে আমি ওই দিন পর্যন্ত থাকার পারমিশন দিচ্ছি যেই পর্যন্ত আল্লাহ তালা মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে তোদের উটগুলো তোদেরকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে যাবে আজকের সেই দিন তোমাদের সামনে এসে গেছে তোমাদেরকে মদিনা থাকার আর কোনো সুযোগ নাই জোরে বলুন কাল যে ইহুদিরা মুসলমানদের দরবারে একটু থাকার জায়গার জন্য ভিক্ষা করেছিল আজকে সেই ইহুদি ইসরায়েলের রাষ্ট্র দখল করে মুসলমানদের ফিলিস্তিন দখল করে নিজেরা রাষ্ট্র তৈরি করে সারা দুনিয়ার দেড়শো কোটি মুসলমানকে মাত্র সত্তর লাখ এহুদি তাদের ভয় দেখাচ্ছে কারণটা কি মুসলমান আল্লাহর থেকে সরে গেছে আল্লাহর বিধান থেকে সরে গেছে মুসলমান জেহাদ কে ভুলে গেছে এখন কেউ কে নফসের জেহাদ কেউ কে কলমের জেহাদ কেউ কে কত কলমের জেহাদ কেউ কথার জেহাদ নিয়ে মশকুল আছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাকে ভুলে গেছে আল্লাহ তারা সেই জন্য চরম ভাবে নির্যাতন করছেন জুলুম আল্লাহ অপমান করছেন আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ইজা তারা তুমুল জেহাদা তোমরা যদি আল্লাহর রাস্তায় জেহাদ ছেড়ে দাও ভুলে যাও দাও আল্লাহ তারা তোমাদের উপরে অপমান এবং জিল্লতিকে চাপিয়ে দিবেন সেই জিল্লতি আফগানিস্তানে ফিলিস্তিনে ইরাকে আরাকানে বাংলাদেশে সব জায়গায় আজকে মুসলমান নির্যাত তিনি পীড়িত অথচ আল্লাহ তারা বলেছেন তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে মানে ইন কুমতুম মমিন শর্ত হলো যদি কি হতে পারো মমিন হতে পারো মমিন আগে মমিন তো হতে হবে শিরিক বেদাত বাদ দিয়ে খালেজ মমিন হও আগে বিয়া তারপরে ঘর সংসার একজন লোক মেয়ে লোক একটা রাস্তা থেকে ধরে আনলো বিয়ে করে নেয় ওই মহিলাকে উজু করায় গোসল করায় নামাজ পড়ায় রোজা রাখায় কোরআন শিখায় বোরকা পড়ায় কঠোর সরিয়া মেনে চলে জিজ্ঞেস করেছি বিয়ে করে না বিয়ে তো করি না এই শরিয়ার কোন অর্থ আছে আগে বিয়ে তারপরে ঘর সংসার আগে ইসলামে প্রবেশ করো তোমার লাইলাহ ক্লিয়ার হয় নাই তুমি লাইলাহ পড়ো আবার মাজারের কাছে প্রার্থনা করো লাইলাহ পড়ো পীরের কাছে প্রার্থনা করো লাইলাহ পড়ো আকিদা বিশ্বাস রাখো পীর সব দেখে পীর মুড়িদের অন্তর খবর জানে কি সুন্দর লেখছে পীরদের বইতে আশাই খুজা সুকল বিল মুড়ির পীর হলো মুড়িদের অন্তরের গোয়েন্দা পীর সাহ মুরিদের দিলের মধ্যে ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় মুরিদের টেরো পায় না কি আজীব অবস্থা পীর মুড়িদের সব দেখে ও আমার ভাইয়েরা এই জাতীয় মুসলিমদেরকে সাহায্য করার অঙ্গীকার করেন নাই সাহাবাহিক রামদের মধ্যে আকিদার ছিল না এই সমস্ত বিদাত তৈরি করে শেরিক তৈরি করা হয়েছে সুলাইমান আলাই সালাম আল্লাহর নবী হুকুম দিলেন ওর সিংহাসনটাকে নিয়ে আসো যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ঠিক কিনা আমার আসরাদি আল্লাহ আফ্রিকা বিজয় করলেন আপনারা জানেন আফ্রিকা যখন ঢুকে গেলেন ওই আফ্রিকার বাদশাহ চিন্তা করলে এই লোকগুলো বড় মুশকিল যেইভাবে সাগর পানি দিয়ে আসছে পানির উপর দিয়ে জানি না কি করে এরা এদেরকে জঙ্গলের কাছে থাকতে দাও বাঘ ভল্লুক এদেরকে খেয়ে শেষ করবে আমাদের ঝামেলায় জড়াবার দরকার নাই জঙ্গলের পাশে থাকার ব্যবস্থা করে দেওয়া হল এবারে আমার জঙ্গলের পাশে একটা বড় মঞ্চ তৈরি করতে লাগলেন লোকেরা মজাক করতে লাগলো এইখানে আবার কেন মঞ্চ তৈরি করছে কিসের জনসভা হবে কাকে ভাষণ শোনাবে এখানে জঙ্গলের হিংস্র প্রাণী থাকে আমার বললেন ও জঙ্গলে ইয়া হাসারা তিলার এই জঙ্গলের বাঘ ভল্লু হিংস্র প্রাণী শুনে রাখ আমরা আল্লাহর নবী মোহাম্মদের সৈনিক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এসেছি কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি আমাদেরকে এই জায়গায় থাকতে দেওয়া হয়েছে তোরা আমাদের জন্য জঙ্গলটা খালি করে অন্যত্র চলে যা আমার ঘোষণার পরে যদি কাউকে পাই একটা কেউ কিন্তু জীবন্ত ছেড়ে দিব না মেরে ফেলব সাহাবি ঘোষণা করতে দেরি সঙ্গে সঙ্গে বাঘের লাইনে বাঘ সিংহের লাইনে সিংহ সাপের লাইনে সাপ বিচ্ছুর লাইনে বিচ্ছু ভল্লুকের লাইনে ভল্লুক পুরা জঙ্গল খালি করে দিয়ে মর্দে মোমেনদের জন্য ময়দান ছেড়ে চলে গেছে মর্দে মোমেন বাতিল সে হার গেস খফ খা सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं हर के तरसद अज खुदा तकवा गजीद हर के तरसद अज खुदा तकवा गजीद তা তার সাদাজওয়ায় জিন্ন এংসো হারকে দিন তার সাদাজওয়ায় জিন্ন এংসো হারকে দিন যে আল্লাহকে ভয় করে তাকে দুনিয়ার জিন ইনসান সব ভয় করতে বাধ্য সব ময়দান খালি হয়ে গেল আফ্রিকার লোকেরা যখন দেখলো এই লোকগুলো ঘোষণা করলো সঙ্গে সঙ্গে জঙ্গলে হিংসুর প্রাণী খালি হয়ে গেছে এই লোকদের সঙ্গে যুদ্ধ করার দরকার নাই সবগুলো এক বাক্যে কালে মাত্র সাদা পাঠ করলো সাধু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না হুকুম দিলেন কে আছো ওরা মুসলমান হয়ে আসবে এরা আগেই ওর সিংহাসনটা হাজির করবে قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين ইফরিত মিনাল জিন্নে একটা দত্ত বড় শক্তিশালী জিন সে বলল আমি আপনার এই মসজিদ থেকে আপনি ওঠার আগেই আপনার সামনে এনে হাজির করব আর আমার এই শক্তিও আছে আমিন আমি কিন্তু শক্তিশালীও আছি আবার আমানতদারও আছি আমানতদার কেন বললেন ওই সিংহাসন তো খালি সিংহাসন না ওই সিংহাসনে মুক্তা আছে মনে মুক্তা আছে মূল্যবান পাথর আছে এইগুলো চুরি করা ভয় নাই আমি চুরিও করব না সব শুদ্ধ নিয়ে আসবো ওইখানে আর ছিল কিতাব ওইখানে যার কাছে আসমানি কিতাবের এলেম ছিল একজন আলেম ছিল তিনি বললেন আমি তোমার কাছে এটা হাজির করব তোমার চোখের পলক পরার আগে ওর সিংহাসনটাকে হাজির করে দেবো এগুলো কারামত এগুলো কি কারামত আমরা এগুলো বিশ্বাস করি কিন্তু কারামত মানে এই না যে বলবে একেবারে সব দেখে শুনে আর সব ওই যে কারামতের কাহিনী আছে না এক পিসার সাহেব গেছে মুড়িদের বাড়ি তোকে যা যা যা তো এখন মুড়িদের বউ জিজ্ঞেস করলো কি হয়েছে কয় যে আরে কাবা করে কুত্তা ঢুকতেছিল সেই কুত্তা ফিরে যেতেছে আমার পীর সাহেব পীর মুড়ির তো ফিরে বক্ত বউ তার বক্ত না বউ করছে কি প্লেটে ভাত দিয়ে কই মাছগুলো বড় বড় কই মাছ ভাতের তলে চাপা দিয়ে দিয়ে দিছে ভাত দিছে কত আগে তরকারি কই পীর সাহেবের বউ ভিতর থেকে বলে কাবা ঘরে কুত্তা ঢুকে তা দেখতে পারো না ভাতের তলে কই মাছ দেখতে পারো না ও আমার ভাইয়েরা এই লোকগুলো মানুষকে ধোকা দেয় প্রতারণা করে এই জন্য মনে রাখতে হবে কোন কারামত যদি কেতাব সুন্নার বিরুদ্ধে যায় মানা যাবে না কারামত অতটুকু বিশ্বাস করা যাবে যতটুকু কোরআন সুন্নার সীমার মধ্যে থাকবে আর বাইরে গেলে ওটা শয়তানি তালবি সেই ব্লিস ওইগুলো বিশ্বাস করা যাবে না এবারে বলতে দেরি সিংহাসন শুদ্ধ সোলামানের সামনে হাজির হয়ে গেল সোলাইমান যখন চোখ খুলে দেখলেন তার সামনে ওই রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে দেরি হয় নাই তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন হাজা মিন ফজল রব্বি এটা আমার আল্লাহর ফজল লিয়া বলুয়ানি আন আশকুরু আম আকফুর আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি নাকি আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করছি যুবকেরা মমন ভাইরা আল্লাহ তারা প্রত্যেকে নিয়ামত দান করেছেন আল্লাহ তোমরা আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো আমি অবশ্য অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো অনেক গুণে বৃদ্ধি করে দিব জোরে বলুন আর যদি আমার নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হও না শুক্রিয়া রায় করো তাহলে জেনে রাখো আমি আমার নিয়ামতকে ছিনিয়ে নেব খালি নিয়ামতকে ছিনিয়ে নেব তা না সাদিদ আমার শাস্তি বড় কঠিন বড় মারাত্মক শাস্তি এই জন্য আদায় করতে হবে এবারে সালাম বলছেন যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করে সে ব্যক্তি নিজের জন্য নিজের লাভের জন্য সুক্রিয়া আদায় করলো ওয়ামান কাফারক আর যে ব্যক্তি আল্লাহর নামত পেয়ে অকৃতজ্ঞতা আদায় করলো না সুক্রি করলো ফাইন্না রব্বি গানিউন আমার রব আল্লাহ তালা কারো মুখাফিকি নন কিনা কারো ঠেকা নন এই জন্য ভাইজান কোন নিয়ামত পেলে বলতে হবে কি আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ রাসুর শুকুর সমস্ত শুকুরের মূল হচ্ছে আলহামদুলিল্লাহ কি বলবেন সমস্ত শুক্রিয়ার মূল কি আলহামদুলিল্লাহ বলবেন নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বিপদ আসতে ইন্নালিল্লাহ হ্যাঁ রাজন ভবিষ্যৎ কোনো কাজ করতে গেলে বলবেন ইনশাআল্লাহ আর কোন কাজ করে ফেললে ভালো মতো হয়ে গেছে বল আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ করব আলহামদুলিল্লাহ করেছি বিসমিল্লা বলে কাজ শুরু করব আর আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবো আল্লাহ তারা বলছেন ওয়ামান সাকারম যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করবে সে নিজের জন্য শুক্রিয়া আদায় করছে অমান কাফারা পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হলো আমি নিজের বুদ্ধিতে এই মাল কামাই করেছি ব্যবসা বাণিজ্য লাভ করেছি আল্লাহ বলছেন কারিম এবারে সোলাইমানের সামনে সিংহাসনটা আছে সোলাইমান বললেন একটা কাজ করো দেখি মহিলা কেমন বিগ চালাক কেমন দেখতে হবে না জ্ঞান বুদ্ধি কিছু আছে কিনা এবারে নাক্কেরু লাহা কলা নাক্কেরু লাহা আর সাহা ওর সিংহাসনটাকে একটু সামান্য পরিবর্তন করে দাও দেখি সে নিজের সিংহাসন ঠিক পায় কি ঠিক পায় না কেমন বুদ্ধি আছে চালাক কেমন আছে দেখি একটু পরিবর্তন করে দিল এরপরে কিছুক্ষণের মধ্যেই দরবার সহ মুসলিম হয়ে সোলাইমানের দরবারে ওই রানী সাবা সাবার রানী এবং তার মন্ত্রী পরিষদ সবগুলো মুসলমান হয়ে হাজির হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ একটু হুমকি লাগে আল্লাহর নবী ওই হোদাই বিয়ার ময়দানে বসে বায়াত নিলেন মক্কার কুফাররা আগে তরবারি ধার দিতেছিল কিন্তু যেই না শুনলো আল্লাহ বয়াত নিয়েছেন এই তারা নরম হয়ে গেল চুক্তিবদ্ধ হয়ে গেল চুক্তি করতে রাজি হয়ে গেল অমুসলমান আজকেও যদি ওই রকম একটা হুমকি দেওয়া যায় সোলাইমানের মতো আমেরিকার খ্রিস্টান ব্রিটেন বলো আর যত শক্তি বলো সবগুলো মুসলমানদের কাছে নত হয়ে আসবে ঠিক কিনা কিন্তু সেই মুসলমান কোথায় আজকে যেই মুসলমান দরকার ছিল সেই মুসলমান নাই যারা আছে তারা আমেরিকার মেয়েদেরকে বিয়ে করার জন্য পাগল আমেরিকায় যাওয়ার জন্য রাতভর লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমেরিকার ভিসা পাওয়ার জন্য পাগল হয়ে যায় অ মুসলমান জাতি যেই মুসলমানদের আল্লাহ সাহায্য করবেন সেই মুসলিমদের পরিচয় হলো সেই মুসলিমরা তালি দেওয়া জামা গায়ে দিত সেই মুসলিমরা খানকায় বসে দরগায় বসে ফিনফিনে জামা গায়ে দিয়ে আর হাদিয়া তোপা খেতে খেতে পেটের ভুড়ি বেড়ে গেছে এইটা তাদের বৈশিষ্ট্য ছিল না তাদের বৈশিষ্ট্য ছিল তাদের শরীর টিপাইতে হয় দশ জনে শরীর চাপতে হয় দুইজনে হাত দুইজনে পা তারপরে মাথা চিপাইতে হয় যেন মির্গি রুগী ধরা পড়েছে অমুসলমান ওই মুসলমানরা সাহায্য করবেন যেই মুসলিমরা আমেরিকার সাদা চামড়া যেখানে কুফুর আছে সেরেক আছে সেইগুলোর দিকে আকৃষ্ট দূরের কথা সেইগুলোকে আই লাভ ইউ বলার দূরের কথা ওদের সাদা চামড়ার দিকে থুতু নিক্ষেপ করতেও রাজি না ঠিক না মুসলমান সেই রকম মুসলিম তো দরকার ছিল আজকে সেই রকম মুসলমানদের কাছে এখনো ভয় পায় একজন মুসলমান মুসলমানকে কত ভয় করত দেখো নাই গোটা দুনিয়া তাকে হত্যা করে আনন্দ উল্লাস করেছে অ মুসলমান জাতি একজন মমিনকে কত ভয়ে ভয়ে দেখেছ তোমরা তাকে মৃত্যুর পরেও তারা ভয় করেছে কবর থেকে আবার হুমকি দেয় কিনা সেজন্য তারা লাশ গুম করে ফেলেছে অমুসলমান যদি আজকেও তোমরা সেরকম মুসলিম তৈরি হতে পারো তোমাদের সামনে দুনিয়ার কোন শক্তি কোন মোকাবেলা করতে পারবে না তোমাদের সাহায্যকারী কে আল্লাহ বলছেন ও মৌলা কাফেরদের কোন মাওলা নাই মমিনদের মাওলা কে বিশ্বাস হতো নাকি নির্বাচনের স্লোগান দ্বারা নেতা আছে কোন সে নেতা অমুক নেতা আল্লাহ বলছেন হা হা মমিনদেরও মাওলা আছে সুরায় মোহাম্মদ কোন মাওলা নাই বুশের কোন মাওলা নাই ওবামার কোন মাওলা নাই ব্রিটেনের মাওলা নাই অস্ট্রেলিয়ার মাওলা নাই ইসরায়েলের মাওলা নাই মমিনদের কি আছে অমমিনরা যদি একটু তৈরি হতে পারো আল্লাহ সাহায্য করার জন্য তৈরি আছেন এবারে যখন ওই রানী বিলকিস দলবল সহ আসলো মুসলিম হয়ে গেল ফালাম্মা জাত যখন সোলাইমানের দরবারে আসলো কেইলা আহা কাজা আর শুকা আহা কাজা আর সুকি তোমার সিংহাসনটা কি এরকম প্রশ্নের মধ্যে গ্যাপ আছে বলেন না এটা কি তোমার তোমার সিংহাসন বলে তোমার সিংহাসনটা কি এই রকম আর একটু পরিবর্তন তো করা আছে এইরকম প্রশ্ন করলে কেমনে বলি যে এটা তো আমারটা তা সোলাইমানকে চোর বাড়ানো হয় না মহিলা চালাক আছে মহিলা কি বলছে মনে হচ্ছে যেন এইটাই তো মনে হচ্ছে যেন এইটাই এইরকম না এইটাই মনে হচ্ছে যেন বলে না এইটাই শব্দ একটা যোগ করেছে কান্না হু হুয়া মনে হচ্ছে যে কেমন যেন এইটাই এবারে বলছে কাবলিহা আমাদেরকে তো এত কিছু করা দরকার ছিল না আমরা তো আগের থেকে বুঝতে পেরেছি তুমি দুনিয়ার কোনো বাচ্চা না আমরা এত দামি দামি উপঢৌকন পাঠাইলাম হাদিয়া পাঠাইলাম এত গরু ছাগল উঠ পাঠাইলাম মণিমুক্তা পাঠাইলাম সেইগুলো তুমি তো গ্রহণ করো নাই বরং সবগুলো ফেরত দিয়েছ বোঝা গেল তুমি কোনো দুনিয়াদার লোক না তুমি দুনিয়ার কোনো পীর না তুমি সত্যিকার একজন আল্লাহওয়ালা আমরা তো আগেই মুসলিম হয়ে গেছি এবারে সালাম তাদেরকে তাওহিদের জ্ঞান দিলেন তারা আল্লাহর পরিবর্তে যা কিছুর পূজা করত সেগুলোর থেকে বারণ করলেন আল্লাহ তারা বলছেন ইন্নাহা কানাত মিন কৌমিন কাফিরিন ওরা ছিল কাফের সম্প্রদায়ের লোক এবারে মুসলিম হয়ে গেছে অমুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে কুফুর থাকবে শিরেক থাকবে অতক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে অকাতিল ওদের বিরুদ্ধে কেতাল করো যুদ্ধ করো লড়াই করো হত্যা না ফেতনা যতক্ষণ পর্যন্ত ফেতনা দুনিয়া থেকে চিরতরে নির্মূল হয়ে না যায় এইখানে ফেতনা মানে হচ্ছে শিরিক আল্লাহর জমিনে আল্লাহর পরিবর্তে অন্য করে ইবাদত করা এজন্য পরে হাত বলা হয়েছে ও হাত্তা তাকুলা তাকুনা ফেতনা ওয়াকুনা দিন কুল্লুহ্লাহ সর্বত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যায় সেই পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও এবারে বলল আসো তাহলে সিংহাসনে ঢুকে আমার প্রাসাদে ঢুকো আসো আমার প্রাসাদে রাজ প্রাসাদে ঢুকো সোলাইমানের প্রাসাদে ঢুকার আহ্বান করলেন ফালাম্মা রাতহু সোলাইমানের প্রাসাদে ঢুকতে গেলে সামনে একটা ঝর্ণা ছিল ঝর্নার উপরে গ্লাস দেওয়া ছিল গ্লাস কাচের গ্লাস এই গ্লাস দিয়ে ঠিক পাওয়া যায় না রানী বিলকিস মনে করল পানি সে তার কাপড় কাচাইতে শুরু করলো কোরআন বলছে তুমি সিংহাসনে প্রবেশ করো আমার বালাখানায় প্রবেশ করো যখন রানী বিলকিস সোলাইমানের প্রাসাদে গেল দেখতে পেল মনে করলো পানির তুফান হচ্ছে পানি থই থই করছে তুফান হচ্ছে লুজ্জাতান পানির তুফান এবং তার নলার থেকে কাপড় উঠাইয়া ফেললো তোমার কাপড় উঠাবার দরকার নাই এখানে কোনো পানি না এটা হচ্ছে সরহন মুমাররাদুমিন কওয়ারির এটা সীসা দিয়ে কাচের দিয়ে প্রাচীর দিয়ে কাচের জিনিস যেটা তৈরি করা হয়েছে দেখলে মনে হয় পানি থই থই করে আসলে এটা কাচের তৈরি একটা বালাখানা প্রাসিদ্রগঞ্জ বোঝা গেল নবীরা এত দূর তৈরি করেছিলেন দুনিয়ার কোনো কারুকার্য দুনিয়ার কোন শক্তি তাদের সামনে তা মোকাবেলা করতে পারত না এবারে তবা করছে কালত রব্বি লিল্লাহি এবার রানী বুঝতে পারলো আমি অন্যায় করে সারা জীবন গুণা করেছি এমনি জলাম তো আমি নিজের উপরে জুলুম করেছি গুণা করেছি পাপ করেছি আসলাম তো মা সোলাইমানা আমি সোলাইমানের সঙ্গে আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম কার কাছে লিল্লাহে কার কাছে আল্লাহর কাছে রব্বিল আমিন যিনি গোটা জগৎ সময়ের রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম যে বলুন সুবাহ আল্লাহ ও ভাইয়েরা এই কাহিনীর থেকে শেষে গিয়ে পাইলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা জলাম তো তবা করলেন আমরা তবা করছি আল্লাহ তালা কোরআনে বলছেন বাজ আ বাজ আ হারাচে হাস্তি বাজ আ ফেরে আসো ফেরে আসো যত অন্যায় করেছ গুণা করেছ ও মেয়ে লোকেরা পুরুষেরা তবা করো ফিরে আসো আর অন্যায় করব না গুণা করব না যদি তবা করে ফিরে আসতে পারো আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিবেন দুনিয়া খেলাতে বরকত দান করবেন আর যদি তোমরা ফিরে ফিরে না আস তাহলে আল্লাহ তালা তোমাদের শাস্তি দিয়ে শেষ করে দিবেন আজকে আমাদের এই মাহফিলের জন্য আমরা দোয়া করি এই মাহফিলে যে যুবক ভাইয়েরা অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করে